একমাত্র ধর্ম হিসাবে তিনি মহানব্বুল আলমিন পছন্দ করেছেন মহানব্বুল আলমিনের অশেষ বাণী আমরা আজকে পরিপূর্ণ একটি ধর্মকে পেয়েছি আজকে বন্ধুগণ এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টি আমাদের ইতিপূর্বে পূর্বে ঘোষণা করা হয়েছে সিরাতুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আজকে আমরা কিছু আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন উম্মাতে মোহাম্মদের উপরে একটি বিরাট নিয়ামাত দান করেছেন যে নিয়ামাতটি হচ্ছে আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শ্রেষ্ঠ নাবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ মাখলুক ফেরেস্তাদের চাইতো পৃথিবীতে মহান রব্বুল আলমিন এবং আসমানে যত কিছু মাখলোক তৈরি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলোক আমাদের নাবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আমাদের নবী হিসাবে আমাদের কাছে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 আল্লাহ রব্বুল আলমিনের আয়াতগুলিকে পাঠ করা তার উম্মাতের জন্য উপরে এবং তাদেরকে পবিত্র করা শিরিক বিদাত অপসংস্কৃতি জাহিলিয়াতের অন্ধকার মূর্খতা যত প্রকার খারাপ সব কিছু থেকে তাদেরকে পবিত্র করার জন্য আর কোরআন এবং হাদিসের তালিম দেওয়ার জন্য ওই আল্লি মহমুল কিতাবল হিকমা তাদেরকে কোরআন এবং হিকমার অর্থ এখানে সুন্নাত বা আল্লাহ রসুলের হাদিস আমরা আজকে এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি যেরকম একটা বড়ির জন্য রোফ বা আত্মার প্রয়োজন এর চেয়ে তো বেশি প্রয়োজন যেটা আমাদের জানা দরকার পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না একজন মমিন একজন মুসলমান কখনই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে না জেনে কখনোই সে বাঁচতে পারে না তার জীবন কখনো সে ধন্য করতে পারে না এহলৌকিক পারলৌকিক কল্যাণ কখনই তার বই আনতে পারে না বন্ধুগণ যে নবীর চরিত্র সম্পর্কে জানলে যেই নবীর জীবনী সম্পর্কে আমাদের বিস্তারিত জানা হলেই আমরা ইহলৌকিক পারলৌকিক কল্যাণ আমরা বই আনতে পারব তাহলে যেই মহামানব যেই লোক মানবের জীবনের জীবনীর সঙ্গে আমাদের এহলৌকিক পারলৌকিক কল্যাণ নিহিত রয়েছে সেই মহামানবের জীবনী আমাদের কি জানা প্রয়োজন নেই অবশ্যই এই জন্যে বন্ধুগণ যেই নবীর জীবনীকে আমরা না জানলে কারণ যে সেই নবীর মাধ্যমে আমরা জানতে পারি কোনটি হালাল কোনটি হারাম সেই নবীর মাধ্যমে আমরা জানতে পারি কোনটি তৈব কোনটি খারিজ কোনটি ভালো কোনটি মন্দ সেই নবীর মাধ্যমে আমরা জানতে পারি কোনটি আল্লাহ রাস্তা কোনটি শৈতানের রাস্তা আর সেই নবীর মাধ্যমে আমরা জানতে পারি কোনটি আল্লাহ জান্নাতের রাস্তা আর কোনটি জাহান্নামের রাস্তা সেই নবীর আমাল সেই নবীর আখলাফ সেই নবীর এবাদাত এর মাধ্যমে আমাদের আমলকে আমাদের আখলাক চরিত্রকে আমাদের সবকিছুকে আমরা ওজন করতে পারি মাপতে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্র দিয়ে আমাদের চরিত্রকে আমরা মহাজানা মাপব তুলনা করব ঠিক আমরা চলতেছি কিনা আমাদের সমস্ত কাজ যদি আমাদের সমস্ত কাজগুলিকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এবাদতের সঙ্গে আমাদের সঙ্গে আমরা মাপব আমাদের সব কিছুকে ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমার সব কিছুকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সব কিছু দিয়ে আমরা যখন মাপতে পারবো তখনই আমাদের জীবন হবে ধন্য বন্ধুগণ আমাদের অবশ্যই প্রয়োজন বরং প্রতিটি মুসলিম মমিনের জন্য না বরং প্রতিটি মানুষের জন্য অতীব প্রয়োজন যে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কিছু চরিত্র সম্পর্কে জেনে নেওয়া যাতে করে সে এহলৌকিক পারলৌকিক কল্যাণ তার সে বই নিয়ে আসতে পারে বন্ধুগণ যেই চরিত্র যেই নবীর জীবনী পড়লে আমাদের ইমান কি হবে বেশি হয়ে যাবে বর্ধিত হবে আমাদের মহাব্বাত নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে আমাদের কি হবে গভীর হবে আমাদের রাসুলের একটা কিভাবে করব সেটাও আমরা এখানে আমাদের কাছে স্পষ্ট হবে আল্লাহ রবুল্লা আলমের সাদ করছেন لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় যারা আল্লাহর সঙ্গে ভালোভাবে সাক্ষাৎ পেতে চায় যারা তাদের জীবনকে ধন্য করতে চায় যারা আখেরাতের দিন তাদের জীবনকে ভালোভাবে দেখতে চায় তারা যেন নবী মোহাম্মদ রসুল্লাহ তাদের জন্য উত্তম একটি নমুনা আপনার প্রতিটি ক্ষেত্রে বন্ধুগণ এমন একজন মহামানব যিনি একজন খুব ভালো শিক্ষক ছিলেন যিনি একজন খুব ভালো বাবা ছিলেন যিনি একজন ভালো ইমাম ছিলেন যিনি একজন ভালো সমরবীর ছিলেন যিনি একজন ভালো সমাজ সংস্কারক ছিলেন যিনি আমাদের কল্যাণের একজন মহা দূত হিসাবে মহানব্বুল আরামিনের কাছে কাছ থেকে আমাদের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন বন্ধুগণ যার মাধ্যমে আমরা জানতে পারি আকিদার বিষয়গুলি জানতে পারি আহকাম হালাল হারাম যিনি এসেছিলেন মানুষের সবকিছুকে তাহদিব করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যিনি এসেছিলেন তাজকিয়া করার জন্য যেই মহামানব আমাদের যে শিক্ষা দিয়েছেন যেভাবে তাকে আমরা পাই মসজিদে ওইভাবে পাই তাকে আমরা সমর প্রান্তে ঠিক ওইভাবে তাকে আমরা পাই একজন ভালো নেতা হিসাবে একজন ভালো বাবা হিসাবে একজন ভালো নাবি সার্বিক সবকিছু একজন ভালো সাহিত্য আপনার অর্থনীতিবিদ সমাজনীতিবিদ সবনীতিবিদ মোট কথা আপনারা যদি আমরা দেখতে যাই শুধু মুসলমানরাই না মোমেনরাই না বরং পাশ্চাত্যের পণ্ডিতরাও দি হান্ড্রেড বো তারা প্রথম যে নামটি একশো জন মহামানবের তাদের দৃষ্টিকোণ থেকে যে চরিত্র লিখেছে দি হান্ড্রেড একশো জন মহা পুরুষের যেখানে জীবনী সেখানেও আমাদের নবী প্রিয় নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী এক নম্বরে পেয়েছে যেখানে তারা বলতে চেয়েছে যে সমাজ বৈজ্ঞানিক হিসাবে রাজনীতি একজন প্রজ্ঞাশীল রাজনীতি হিসাবে রাজনীতিবিদ হিসাবে একজন সমাজ সংস্কার হিসাবে একজন জনগণের কল্যাণ কামী হিসাবে মোট কথা প্রতিটি দিক ও ক্ষেত্রে যে মহামানব না অতীতে তার আগে কেউ জন্ম লাভ করেছিল না পরবর্তীতে কেউ করবে সুহান আল্লাহ আসুন আজকে আমরা সেই ব্যক্তির সম্পর্কে সেই মহা মানব সম্পর্কে আজকে কিছু আমরা আলোচনা করব বন্ধুগণ যে আলোচনা আমাদের ঐতিহাসিকবিদ যা ঐতিহাসিক যারা মহাদ্দেশ যারা মুফাসের যা আল্লাহ রসুরের জীবনে নিয়ে আলোচনা করেছেন বিরাট বিরাট ভলিয়ামের বই লিখেছেন সেখান থেকে আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা আমরা সবকিছু করতে পারবো না আমি একটা আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি কিন্তু অনেক বড় নোট বলা যেতে পারে এই অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত কিছু যেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিছু দুরুস কিছু শিক্ষা সেখান থেকে নেওয়ার আজকে চেষ্টা করব আসুন বন্ধুগণ আজকে আমরা জেনে নিই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কিছু সংক্ষিপ্ত জীবনী প্রতিটি মুসলিম নরনারীর উপরে তিনটি জিনিস একান্ত কর্তব্য একান্ত জেনে নেওয়া কর্তব্য তার মধ্যে এক নম্বরে হলো মহান রব্বুল আলমিনের পরিচয় জেনে নেওয়া দুই নম্বরে হল দিন ইসলাম সম্পর্কে জেনে নেওয়া তিন নম্বরে হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমাদের অভিহিত হওয়া তিনি কে ছিলেন যেই নবীর জীবনী জানলে যেই নাবি সম্পর্কে জানলে আপনার এহলৌকিক পারলৌকিক করলাম যেই নাবি সম্পর্কে কবরে যে প্রথম তিনটি প্রশ্ন করা হবে মার লব্য মা দিন ওয়ামা নাবি তোমার প্রভুকে তোমার দিন কি ছিল ধর্ম কি ছিল এবং তোমার নবী কে ছিল যে কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি তো প্রথম স্টেপ পার হয়ে যেতে পারলেই বারজাখের সব কিছু পথ তার জন্য কি হবে সুগম হয়ে যাবে জান্নাতের পথ তার জন্য কি হয়ে যাবে খুলে দেওয়া হবে কিন্তু এই তিনটি প্রশ্নর যদি একটি প্রশ্নে কেউ থেকে যায় আল্লাহর পরিচয় যদি আপনি না দিতে পারেন যদি দিনের পরিচয় না দিতে পারেন যেই নবী মোহাম্মদ রসুল্লাহ আজকে জীবন চরিত্রে আলোচনা করতে চাচ্ছি সেই নবীর মাহাব্বাত সেই নবীর অনুসরণ অনুকরণ যদি আপনার না থাকে তাহলে সেই দিন কবরে মুনকির এবং নাকারের প্রশ্নর উত্তর আমরা দিতে পারবো না তখন কিন্তু সবকিছু অন্ধকার হয়ে যাবে তখন শুধু বলবো হা শুনেছিলাম এরকম একজন নবী মোহাম্মদ এসেছিল বা ছিল মানুষই বলতো তাই আমি নবী বলেছি আমি তার অনুসরণ অনুকরণ করি নাই প্রথমে আসি আমরা সেই মহামানবের জন্ম কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল আপনারা নোট করে নেবেন সৈয়দুল মুরসলিন খাতামুন জন্ম হয়েছিল মাক্কা নগরীতে বাণী হিসামে বনু হিসামের গোত্রে মক্কা সোমবারের দিন সকালবেলা নয় তারিখ রবিল আওয়াল মাসের আমুল ফিল হস্তির বছরে যেটা বলা হয় কারণ আরবরা আরবদের কোনো পঞ্জিকা বা কোনো গণনার নিয়ম কারণ ছিল না হস্তির বছর যে বছর আব্রাহা কাবা নগর কাবা মহাজনাকে ধ্বংস করতে চেয়েছিল সেই বছরেই এই ঘটনার পঞ্চাশ দিন বা পাঁচপান্ন বা আঠান্ন দিন পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সোমবারের দিন নয় তারিখে জন্ম আশ্চর্য হবে আমরা তো জানি বারে রবিল আওয়াল ঠিক না বন্ধুগণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্ম নিয়ে তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেছেন দোসরা রবিল আওয়াল কেউ বলেছেন আঠের রবিল আউ্য়াল কেউ বলেছেন দশের রবিল আউ্য়াল কেউ বলেছেন বারোই রবিল আউ্য়াল বারোই রবিল আউ্য়াল বহুল পরিচিত কিন্তু অরিজিনালি যা এই সৌরজগৎ নিয়ে চন্দ্র সূর্যের বছর নিয়ে যারা গণনা করেছেন সেই বছর সেই বছর আপনার খ্রিস্টাব্দ বছর ছিল পাঁচশো একাত্তর পাঁচশো একাত্তর বাইশ অথবা বিশ এপ্রিল বিশ অথবা বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর সেই বছরে বারো রবিল আউয়াল চন্দ্র বছরে সোমবার দাঁড়ায় না এই জন্যে আল্লাহ মানসুরপুরি রাহমাতুল্লাহ আলমিন এবং সৌরজগৎ সম্পর্কে যিনি অত্যন্ত অভিজ্ঞ মাহমুদ বাসা তারা নির্ধারিত করেছে এই জন্য মহাকিকদের নিকটে নয় রবিল আউ্য়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্ম বারো রবিল আউ্য়াল বহুল পরিচিত হলেও সেটা সঠিক বলে অনেকেই মনে করেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনার বংশ পরিচয় এটি তিনটি বিভাগ ভাগে ভাগ করতে পারি একটি হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত যেটা সকলের মতেই শহীদ আর একটি হল আদনান থেকে আল্লাহর খালিম ইব্রাহিম আলহিসাম পর্যন্ত এটা নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেছে এটা কেউ বলেছে ওটা তৃতীয় যেটি বিষয় বা দ্বিতীয় যদি খণ্ড দিক সেটি হল হজরত ইব্রাহিম আলহিসাম থেকে নিয়ে হজরত আদম আলহিসাম পর্যন্ত এটা সকলের একমাত্র এটা ঠিক না তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ পিতার নাম ছিল আব্দুল মোতালেম আব্দুল মোতালামের পিতার নাম হাসিম হাসিমের পিতার নাম আব্দুল মানাস আব্দুল মানাস আব্দুল মানাসের পিতার নাম কোসাই Kusai পিতার কিলাম কিলামের পিতার নাম মিরওয়ান মিরওয়ান পিতার নাম কাজ কাদের পিতার নাম লিল লিলের পিতার নাম গালিব গালিবের পিতার নাম ফির যাকে বলা হতো কুরাইশ ফিরের এই ফিরের এই যেটা লাকাব বা উপাধি ছিল কোরআশ এবং এখান থেকে কোরআশ বংশের উপাধি ফেরের পিতার নাম মালিক মালিকের পিতা আন্নাবার মাজারের পিতা কিনানা কিনানার পিতা হোজাইমা হোজাইমার পিতা মুদ্রিকা মুদ্রিকার পিতা ইলিয়াস ইলিয়াসের পিতা মোবার মোলারের পিতা নাজার নাজারের পিতা মাদ মাদের পিতা আজমান এ পর্যন্ত সকল ঐতিহাসিক বেদ বা হাদিস বিশেষজ্ঞ যারা বা মহাস্তের সকলে একমত যে ঠিক আছে এখান থেকে ইব্রাহিম পর্যন্ত মতভেদ ঠিক না বেঠিক যেগুলি নাম উল্লেখ করা হয়েছে এক একজন এক একটা নাম উল্লেখ করেছেন আবার ইব্রাহিম আলহাম থেকে আদম পর্যন্ত একটা লিস্ট রয়েছে লিস্ট রয়েছে তবে সেই লিস্টের ব্যাপারে মতনৈক্য রয়েছে আপনার এটা ঠিক না এখানে সকলে একমত এরপরে আসছি আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাহলে বাবার নাম আমরা জানলাম আবদুল্লাহ বিন আব্দুল মোত্তালিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মার নাম ছিল আমেনা বিন তোহাব বিন আব্দে মানাফ আমেনা বিন তোহাব বিন আব্দে মানাফ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি এক হাদিসে বলছেন আনা ইবনুল নবী হাসাইন আমি যদি হল্লার পুত্র অর্থাৎ ইসমাইল আলহিসামকে ইব্রাহিম আলী সালাতাম যেমন করতে নিয়ে গেছিলেন না আর তার পিতা আবদুল্লাহ তিনি কিন্তু তাকেও কিন্তু নজর নিয়েছিলেন তার পিতা আব্দুল মুতালেব আল্লাহর পথে গ্রহণ করে দেওয়ার জন্য আব্দুল মুতালেব স্বপ্নে দেখেছিলেন কারণ জরামারা বা পূর্ববর্তীতে ওই দুলে জমজাম জমজাম যে কূপ রয়েছে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এটাকে মজ্জিন করে দেওয়া হয়েছিল নিশ্চিন্ত করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আব্দুল মোত্তরের স্বপ্নে দেখলেন এই জায়গা কোথায় এই দুধ জমজাম জমজাম কূপ এবং সেটাকে খনন করার জন্য তাকে স্বপ্ন আনুষ্ঠিত করা হলো যখন তিনি সকালবেলা এই স্বপ্নের কথা বললেন সবাই বললেন না এমন একটি ভালো কাজ তুমি একাই আপনি একাই করতে পারেন না সবাই মিলে আমরা করবো বললেন না এটা তো আমি একাই স্বপ্ন দেখেছি এটা আমার জন্য তোমরা কেন শরীর হবে তারপরে সকলে তার সঙ্গে একটা ভোলা তাদের নেমে গেল তখন তিনি একটা মেধা মেনেছিলেন যে আজকে যদি আমার দশজন তৃতীয় থাকতো বা আল্লাহ দশজন ছেলে যাই তাহলে আমি একজন ছেলেকে আল্লাহর কাছে কোরবানি করে দেব তাই বলে আল্লাহ রবুল আলম আব্দুল মোতালেকে দশজন পুত্র সন্তান দিয়েছিলেন তো এবার কার নামে তিনি লটারি করে দেখলেন আবদুল্লাহর নামে আসেন এখন আবদুল্লাহকে দেওয়া করতে হবে সবাই বললেন না এটা গ্রহণ করা ঠিক হবে না তো আমাদের যে রয়েছে গণক রয়েছে গণকের কাছে আপনি যান সে হয়তো আপনাকে একটা বুদ্ধি দিবে তো যাওয়া বুঝে দিলেন যে আপনি এক কাজ করুন ওই লটারি একবার আবদুল্লাহ এবং করে দেন আর আপনিকে আবদুল্লাহর নামে লটারি ডালবেন ই করবেন দিবেন এগুলো বাদ থাকবে দর্শন করে বারবার আবদুল্লাহর নামে আছে এভাবে আসা আছে আর দত্ত করে একবার আসে থাকে যখন টাকা পূর্ণ হয়ে গেল তখন তখন আপনার ওই লটারি আসলো উত্তীর্ণ নামে তখন তো আলবিদ একশো টাকা উল্টিন জবাই করলেন আর আবদুল্লাহকে রেখে দিলেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলছেন আমার ইবনুল জমি হাতাইন দুই জমি হল্লার আমি পুত্র বন্ধু বোন এবার আমরা আছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতা মৃত্যু তারিখ আব্দুল মুতালিব অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাবা আব্দুল্লাহ বিয়ে দিয়েছিলেন নবীন আপনারা জানেন আমিনার যেটা ঘর হচ্ছে বাড়ি হচ্ছে কোথায় মদিনাই আব্দুল মোত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে মদিনাই পাঠিয়েছিলেন মদিনাই খুব খিদুর হতো আপনারা জানেন খিদি আনার জন্য কোন কোন বর্ণ আছে তিনি শাম দিকে সিরিয়ায় তিনি ব্যবসার জন্য যাচ্ছিলেন যাই হোক সেখানে মদিনায় গিয়েই হোক অথবা শাম থেকে ফিরে আসতে হোক মদিনায় তিনি ইন্তকাল করেন কোন ইন্তকাল করেন মদিনাই যে সেখানে তাকে দারুন না দেওয়া আর যা আদি দারুন না বেগা যা আদি স্থানে তাকে সমাধি করা হয় তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এই পৃথিবীতে তার আগমন ঘটে নামে তখন আবদুল্লাহর বয়স ছিল পঁচিশ বছর মাত্র যুবক মানুষ এরপরে আমরা আছি যে কোন কোন বন্ধন আব্দুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জন্মের দুই মাস পরে তার পিতা আবদুল্লাহ মৃত্যু হয়েছিল এরপরে আমরা আসি যে কি ছেড়ে দিয়েছিলেন সন্তানের জন্য আবদুল্লাহ পাঁচটা উঠ রেখে গেছিলেন একটা ছাগলের পাল আর একটা আপনার নিগড়ে মহিলা যার নাম ছিল বারকা যার কুনিয়া বা নাম ছিল উম আইমান যে উম আইমান পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুধ পান করেছিলেন এবং লালন পালন করেছিলেন এরপরে আমরা আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শৈশবকাল সম্পর্কে আমরা কিছু আলোচনা করি প্রথমত মার দুধ পান করেছে তারপরে উম আইমান তারপরে আপনার আবুল আহাবের একজন দাসী ছিল সোয়াইবা এবং সোয়াইবারও দুধ পান করেছেন এরপর আরো যে নিয়ম ছিল আপনার গ্রামে যেখানে কোনো যেখানে হৃষ্টপুষ্ট হবে খাওয়া দাওয়া ভালো ভাষা ভালো সেখানে কোনো অসুখ বিসুখ হবে না এই জন্যে বাইরে ছেলে এদেরকে দুধ পান করা যাওয়ার ব্যবস্থা ছিল তা আপনারা জানেন হালিমার কথা যে হালিমার মনে কম সকলে আরবদের কাছে এসেছিল শহরে মক্কনগরীতে বাংলা আজ থেকে কিন্তু সকলে পেয়েছিল একজন করে ভালো অবস্থা শরীর ছেড়ে দিয়ে কিন্তু হালিমা কিছুই পান নাই শেষ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি অতীন তিনি অতীন তার বাবা নেই মা থাকলে তার কোনো অবস্থা ভালো নেই দাদার দাদার কাছে তিনি লালন তখন দাদা এবং কাকাদের কাছে তিনি লালন পালন লালন পালন হন শেষ পর্যন্ত যাই হোক হালিমা বলে না খালি হাতে গিয়ে বলা বলা একজনকে নিয়ে যায় এরপর আপনারা জানেন পথে যে এটির কোনো বেদ ছিল না বেইমা হালিমার বুকে তুমি দুধ ছিল না যেই ওট খুব জীর্ণ শীর্ণ ছিল তারপরে যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি সাথে নিলেন দেখা গেল উট দ্রুত চলতে শুরু করলো উটের থানে দুধ আসলো মাহালিমার বুকে দুধ আসলো সবাইকে পেরিয়ে আগে আগে তিনি চলে গেলেন কোথায় তার সেই স্থানে সকলে আশ্চর্য হলো যাই হোক বন্ধুগণ এরপরে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন আড়াই বছর হলো মাহালিমার কাছে তখন মা হালিমা নিয়ে আসলেন মক্কায় এবং তার অনেক বরকত ছাগলের দুধ যেখানে নিয়ে যায় সেখানে ছাগল ঘাস খেয়ে পেট ভরে যায় সেখানে যেন ঘাস ঘাস জন্মে অন্যরা বলে কি ব্যাপার হালিমার ছাগলের পেট ভরে আমাদের ছাগলের পেট ভরে না কেন তবে ছাগলের দুধ হয় আমাদের দুধ হয় না কেন যাই হোক অনেক বরকত দেখতে পেলেন এই জন্যে হালিমা হালিমা কি করলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন আড়াই বছর বয়স তার মাল আমিনার কাছে নিয়ে গিয়ে বললেন মক্কাতে তো অনেক অসুখ বিসুখ হয় ছেলেটিকে যদি আমার কাছে রাখতেন খুব ভালো হতো বলে ঠিক আছে নিয়ে যাও অনেক বরকত আমরা দেখতে পাচ্ছি নিয়ে গেলেন যখন রসুল্লাহ সাল্লামের বয়স পাঁচ চার অথবা পাঁচ তখন একদিন ছেলে পেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন এমন অবস্থায় আল্লাহ রসুলের সিনা কি চেক হয়ে গেল হাজর জিবির আলাই আমিন আলাই সালাম স্বর্ণের একটি পেয়ালাতে জমজমের পানি নিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাচ্চাদের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে সরাই দিয়ে সিনা চেক করে আবার সবকিছু সেট করে দিয়ে ছেড়ে দিলেন সকলে দৌড় দিয়ে গিয়ে মা হালিমার কাছে গিয়ে খবর দিলেন খবর দিল মা হালিমা ভয় পেয়ে গেল কি জানি কখন কি ঘটনা ঘটে যায় তাকে তার মার কাছে আমি পৌঁছে দিয়ে আসি তাই যখন বয়স নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাঁচ চার অথবা পাঁচ তখন তার মাতার কাছে মা হালিমা পৌঁছে দিয়ে আসলেন এরপরে মা হালিমা তার মার কাছে আমিনার কাছে তিনি লালন পালন হতে শুরু করলেন বড় হতে লাগলেন যখন তার বয়স ছয় এবার আমিনার আমিনা দেখলেন যে আমার স্বামী তো মারা গিয়েছে কোথায় মদিনা মোনাওয়ারাই এবার স্বামীর কবর জারত করা আমার প্রিয়জন বাচ্চাকে সাথে নিলেন সাথে নিলেন তার জইলুন ইয়া ওই দাসী উম্মা ইমানকে এবং সাথে হলেন আব্দুল মোত্তালেব তাদেরকে সাথে রাস্তায় নিয়ে যাওয়া এবং আসার জন্য যাই হোক মদিনায় গিয়ে এক মাস থাকার পরে স্বামীর কবর জিয়ারত করার পরে মদিনা থেকে আপনার প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে আবুয়া নামক জায়গায় যখন উপস্থিত হলেন সেখানে তার ইন্তেকাল হয়ে গেল এবার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মের আগে হারিয়েছিলেন পিতাকে এবার হারালেন একমাত্র মাতা মা আমিনাকে এতিম সন্তান আব্দুল মোত্তালিব ফিরে নিয়ে আসলেন ফিরে নিয়ে আসলেন কোথায় মক্কায় এবার দাদার কাছে তার লালন পালন শুরু হয়ে গেল আমি সংক্ষিপ্ত বলছি এখানে অনেক ঘটনা আছে আমি আপনার কাছে বলবো না যখন আট বছর বয়স হলো আট বছর আট বছর দুই মাস দশ দিন যখন বয়স সেই দিন আবু তলেবেরও আব্দুল মোত্তালেবেরও এই পৃথিবী থেকে তার ইন্তেকাল হয়ে গেল কত আট বছর দুই মাস দশ দিন যখন বয়স তার আগে তিনি তার আগেই তিনি তার চাচা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আপন চাচা আব্দুল মুতালিবের আবু তালেবের কাছে হুসিয়াত করে গিয়েছিলেন আব্দুল আবু তালেব এই এই সন্তানের এই এতিম বাচ্চার দেখাশোনার দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে যাচ্ছি আমি আর পৃথিবীতে হয়তো বেশি দিন বাঁচব না এবার তিনি তার চাচা আপন চাচা আবু তালেবের কাছে তিনি লালন পালন হতে লাগলেন এখানে তার শৈশবের কাল অনেক দিন এখানে চলতে লাগলো আপনারা জানেন বারো বছর বয়স যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে আবু তালেব শাম সিরিয়া দেশে ব্যবসার জন্য যাইতেছিলেন সেই রাস্তাতে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল অলৌকিক ঘটনা ঘটে গেল আসমানের মেঘমেলা তার উপরে কি করে ছায়া যায় গাছ গাছ তার ডানা তার ডালপালাকে ঝুঁকি দিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে ছায়া দান করে রাস্তায় বাস্তরায় এক রাহেব ছিল যে রাহেবের নাম ছিল কি জগদীশ সেই রাহেব এই অলৌকিক ঘটনা দেখে সে আবু তালেব এবং তার সাথীদেরকে মেহমানদারি করলেন এর আগে কোনোদিন করতো না এবং বললেন আবু তালেব এই সন্তানের এই মোহাম্মদ মোহাম্মদের অলৌকিক অনেক কিছু নিদর্শন দেখা যাচ্ছে তিনি হবেন শেষ নবী তুমি শাম সিরিয়াতে এহুদিরা রয়েছে সেখানে তাকে সাথে করে নিয়ে যেও না হতে পারে তারা তাকে হত্যা করবে আবু তালেব কি করলেন মাক্কার কিছু ছেলেদের সঙ্গে তাকে মাক্কায় পাঠিয়ে দিলেন সাথে করে নিয়ে গেলেন না বন্ধুগণ এরপরে হালফুল ফুজ্জার সেই জঘন্য যুদ্ধের ঘটনা আপনারা জানেন সেই যুদ্ধেও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বয়স যখন পণ্য তিনি অংশগ্রহণ করেছিলেন এরপরে হিলফুল ফুজুলির কথা আপনারা জানেন সমাজ সংস্কারক জুলুম অন্যায়ের প্রতিহত করার জন্য একটি সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠনে তিনি উপস্থিত হয়েছিলেন তখন তার বয়স সেই আপনার যেটা আবদুল্লাহ বিন জাদানের ঘরে এই একটা সংগঠন খোলা হয়েছিল সেই সংগঠনে তিনি একজন সদস্য ছিলেন এরপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন তার তার ইতিমধ্যে আলামিন সার্টিফিকেট মক্কাবাসীরা দিয়েছে আপনারা জানেন মা খাদিজা রাজি আল্লাহ আনহা একজন বড় ধনত্ববান মহিলা ছিলেন তার ইতিপূর্বে দুইবার বিয়ে হয়েছিল তার ব্যবসা বাণিজ্য সিরিয়াতে হতো তার একজন ব্যবসার প্রতিনিধি বা একজন তার গোলাম ছিল বা দাস যার নাম ছিল মাইসা যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে জানতে পারলো তখন মা খাদিজা খাদিজা রাজি আল্লাহ তার আনহা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিলেন তার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য তিনি সাদরে গ্রহণ করলেন তার আগে তার অবস্থা কি ছিল কুফার মাক্কা কাফেরদের ছাগল চড়াতেন এরই কিছু পয়সা তিনি পেতেন এবং এটাই দিয়ে তার জীবন চলতো কি অভাব গ্রস্ত একজন এতিম বাচ্চা বড় হয়েছেন বয়স এবার পঁচিশে উপনীত হয়েছে মা খাদিজা রাজ্লাহ ব্যবসার দায়িত্ব তিনি হাতে নিলেন সিরিয়ায় ব্যবসা ফিরে আসলেন অনেক অনেক গুণ বেশি লাভ হলো মা খাদিজা রাজ্লাহ তালাহাকে যখন এসে মাইসারা তার ওই সেই দাস তার চরিত্র সম্পর্কে তার আমানতদারি সম্পর্কে তার ব্যবসার প্রজ্ঞা সম্পর্কে যখন অভিহিত করালেন মা খাদিজা রাজ্লাহ তালানহা কি হলেন আপ্লুত হয়ে গেলেন তিনি মা খাদিজা রাজি আল্লাহ তাল আনহার একজন বান্ধবী ছিল যার নাম ছিল নাফিসা বিনতে মানিয়া নাফিসা বিনতে মানিয়ার কাছে তার মনের কথা খুলে বললেন এই যুবককে আমি বিয়ে করতে চাই এই চরিত্রবান এই আল আনেন এই একজন ভালো এই যুবকের আমি তার কাছে আমি গিয়ে পুষতে চাই তুমি তার কাছে গিয়ে আমার এই মনের কথাটি বলে আসো যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মা প্রস্তাব তিনি তার চাচাদের সঙ্গে পরামর্শ করে এবং এইভাবে তার আপনার সম্পাদন হয়ে গেল এবং এই কোরআশদের বড় বড় নেতারা উপস্থিত ছিলেন মা হজ্লাহ তাল সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার তার সমস্ত অর্থ সম্পদ যার ভালোবাসা তার সব কিছু তার প্রজ্ঞা তার চিন্তা চেতনা সব দিয়ে পরবর্তীতে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবাদ প্রাপ্তির সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে সহযোগিতা করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আপনারা জানেন যখন বয়স তার পঁয়ত্রিশ বছর তখন তিনি কাবাঘর নির্মাণের সহযোগিতা করেছিলেন যখন তার কাঁধে তার চাচারা তার লুঙ্গিকে খুলে দিয়ে কাঁধে যখন দিয়ে পাথর বহন করার জন্য চেষ্টা করেছিলেন তখন তিনি বেহুশ হয়ে গেছেন আপনারা জানেন তার লজ্জা তাকে আল্লাহ রব্বুল আলমিন নির্বাচিত করবেন জাতির কল্যাণের জন্য পথহারা পথভ্রষ্ট মূর্খ জাহিলিয়াতির অন্ধকারে যারা হাবুডুবু খাচ্ছে এমন জাতির যাকে কর্ণধর যাকে মহমানব হিসেবে পাত্রিত করবেন তিনি কি তার এমন অবস্থা কখনো সহ্য করতে পারেন বলিস হয়ে গেলেন ছোট কালের ঘটনা আপনাকে একটু না বলে পারলাম না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেন যে যুবকরা মক্কার মক্কার পাশে গিয়ে গান বাজনা তামাশাই গল্প গুজবে শরিক হতো আমার একদিন মুনি যাবো আমি যাব আমার ছাগল বলে আমার এক বন্ধুকে দেখতে বলে আমি গেলাম সেদিন একজন মহিলা এবং পুরুষের বিয়ের একটা অনুষ্ঠান ছিল সেখানে গান বাজনা অনেক কিছু হচ্ছিল কিন্তু সেগুলি আমাকে আল্লাহ রব্লা আলম শুনতে দেন নাই আমি ঘুমিয়ে গেছিলাম শেষ আবার যখন তাদের সেই গভীরা যেই অশ্লীল সব যখন শেষ হয়েছে তখন আবার আমার ঘুম ভেঙে গেছে এভাবে আরেকবারও তিনি চেষ্টা করেছিলেন এরপরে তিনি ঘুমিয়ে গেছিলেন এরপরে তিনি বলছেন যে আমি এরপরে কোনোদিন আর খেয়ে খারাপ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি নাই এরপরে সংক্ষিপ্ত আমরা বলবো সংক্ষিপ্ত ভাবে বলতে চাচ্ছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়াতের আগের জীবনী তিনি একদিকে আল আমিন একদিকে তিনি আতিম একদিকে তিনি আল আমিন একদিকে আপনারা জানেন যে কাবাঘর নির্মাণের পরে যে ওই হাজরা সোয়াব রাখার জন্য যে গন্ডগোল সেই গন্ডগোলের বিচারের সমস্যার সমাধান তিনি করেছিলেন ঠিক না সকলে বলেছিলেন আমরাই রাখবো কিন্তু নবী মোহাম্মদ তারা বলল ঠিক আছে কালকে সকালে যে আমাদের প্রথম আসবে কাবাঘরে প্রবেশ করবে সেই ব্যক্তির দ্বারা আমরা কি করব আমাদের এই বিচারের ফাইসালা হবে তিনি কি করলেন একটি কাপড় বিচ্ছি দিয়ে মধ্যখানে রেখে দিলেন বললেন চারদিক থেকে তোমরা ধরে গিয়ে নিয়ে রেখে দাও একদিক দিয়ে তিনি বিচারক তিনি যত কাপের মুশ্রিকদের আমার তার কাছে রাখা হতো আল্লাহ একবার তিনি কোনোদিন মদ পান করেন নাই তিনি কোনোদিন কোন লাত ওজার নামে কসম খাওয়াকে তিনি পছন্দ করতেন না সবর করতে পারতেন না তিনি কোনোদিন মুক্তির কাছে মাথা নোয়ায় নাই কোনোদিন তিনি অন্যায়কে সমর্থন করতে পারেন নাই আল্লাহ একবার এইভাবেই তার নবুয়াতির জীবনে আপনারা আমি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে বন্ধুগণ আসুন এরপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই জাতির কল্যাণের জন্য চিন্তা করতেন আপনারা জানেন নূর পর্বতের হেরা হেরা গোহাই নূর পর্বত পর্বতটার নাম কি পাহাড়টার নাম নূর জবালে নূর আর গুহাটার নাম ছিল হেরা যেই হেরা পর্বতটা আপনার চার হাত লম্বা প্রস্ত হচ্ছে চার গজ প্রস্ত হচ্ছে এক পুনে দুই গজ আর কি সেখানে গিয়ে তিনি একাকি অধ্যাবসায় করতেন চিন্তা করতেন জাতির এই জাতির এই অবনতি জাতির এই ফাসাদ জাতির এই বিশৃঙ্খলা জাতির এই মূর্তিকে শ্রদ্ধা করা এক মহানব্বুল আলমিনকে ছেড়ে দিয়ে তা তিনশো ষাটটি মূর্তির এবারত করে অশ্লীল বেহায় যারা হাবুডুবু খাচ্ছে জাহেলের দেয়াদের শিরকে শিরকের অন্ধকারে যারা নিমজ্জিত এমন জাতির কল্যাণ কিভাবে আসতে পারে এই নিয়ে তিনি ঘেরা পর্বতে একায় তিনি বাদত করতেন মা খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা সাথে থাকতেন মাঝে মধ্যে সাথে কিছু খাওয়ার পানি নিয়ে সেখানে করতেন রমজান মাসে এক মা সেখানে তিনি এবারত করতেন মা খাদিজা রাজাল্লাহ তানহা তার কি করতেন পরিচর্যা বা তার সহযোগিতা করতেন রমজান মাসে সেখানে ফকির মিসকিন গেলে তার খাওয়া থেকে তাদেরকে খাওয়াতেন এভাবেই নবুয়াতের ছয় মাস আগে তিনি স্বপ্নে কিছু দেখতে শুরু করলেন যেই স্বপ্নগুলি বাস্তব যা দেখতেন বাস্তবে তা প্রতিফলিত হতো সেটাও নবুয়াতের একটা অংশ এই জন্যে ছয় মাস স্বপ্ন দেখেছিলেন নবুয়াত কত বছর তেইশ বছর তেইশ বছর নবুয়াত এখন আমরা আসি নাই নবুয়াত কত বছর তার ছিল তেইশ বছর তেইশ বছরকে যদি ছয় দিয়ে মানে দুই দিয়ে গুণ করেন তাহলে ছিচল্লিশ বছর হয় না ছিচল্লিশ গুণ হয় না ছিচল্লিশ অংশের এক অংশ হলো কি রুয়া হা সৎ স্বপ্ন বন্ধুগণ এরপরে গাড়ি হেরাই একদিন জিবরিল আমিন আলহিসাম মহানবী মহানব্বুল আলমিনের আদেশে প্রথম ওয়াহি আসলেন যে দিনটা ছিল কি এবার সোমবার মনে রাখবেন প্রথম ওয়াহি কিবার এসেছিল সোমবার বারোই রমাজান একুশে রমাজান মোতাবেক দশে আগস্ট দশে আগস্ট দশে আগস্ট আপনার ছয়শো দশ খ্রিস্টাব্দে ছয়শো দশ খ্রিস্টাব্দের দশে আগস্ট প্রথম ওয়াহি সোমবারের দিন একুশে রমজান আল্লাহ রসুলের উপরে কি হয় নাজিল হয় আল্লাহ রসুলের সেদিন বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন চন্দ্র বছরে চন্দ্র বছর হিসাবে বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন আর সৌর বছর হিসাবে বয়স ছিল উনচল্লিশ বছর তিন মাস বারো দিন এরপরে আসে আমরা বন্ধুগণ প্রথম মহিনাজিল হলো আল্লাহ রসুল ভয়ে কম্পমান হয়ে ফিরে আসলেন বাড়িতে এসে বললেন আমাকে কি করো জামিলুনি জামিলুনি আমাকে কম্বল পরিয়ে দেওয়া আমি ভয় পেয়েছি কম্বল গায়ে দেওয়া দেওয়া হলো গায়ে দিয়ে আবৃত্তি করে দেওয়া হলো তিনি ভাই চলে গেল এরপরে তিনি কি বললেন মা ইসারাবকে বললেন লাকাবে খাসি তো আলা নাফসি আমি ভয় পাচ্ছি আমি ধ্বংস হয়ে যাব কি আমি আশ্চর্য জিনিস দেখলাম ওই কিভাবে না হলো আমি সেদিকে যাচ্ছি না জিবিল আমিন বললেন পড়ো একলা বললেন আমি পড়তে যাই না তারপর বলে আবার পড়ো এভাবে তিনি বুকে ধাক্কা দিলেন এরপরে যাই হোক তিনি পড়তে লাগলেন প্রথম ওয়াহি নাজিল হয়েছিল আপনারা জানেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত একলা বিস্মে রব্বিকাল্লাদি খালাক এখান থেকে পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল মা আয়সা রাজি আল্লাহ বললেন না আপনার মতো এত ভালো মানুষ ধ্বংস হতে পারে না কাল্লা আল্লাহ আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারে না এন্না কালাতা ছিল রাহেন আপনি কি করেন আত্মীয় স্বজনের সম্পর্ক কি করেন সম্পৃক্ত রাখেন সুদৃঢ় করেন আপনি অভাবগ্রস্তকে সহযোগিতা করেন আপনি যারা মাজলুম তাদেরকে সহযোগিতা করেন আপনি মেহমানদারি করেন আপনি অন্য বর্ণায় আছে সত্য কথা বলেন আপনি আমানত রক্ষা করেন আপনার মতো একজন ভালো মানুষ কখনোই ধ্বংস হতে পারে না যাই হোক পরে তিনি সাথে করে নিয়ে গিয়ে ওরা কবিন নাওফাল যে ইয়া কি ছিল তাওরাত এবং ইঞ্জিলের পণ্ডিত ছিল তার কাছে গেলেন তিনি বললেন এটা ভবিষ্যৎবাণী তিনি নবী হবেন এবং যদি আমি সেই সময় বেঁচে থাকি তারও আমি সহযোগিতা করবো ইমান আনবো ইত্যাদি ইত্যাদি এবং প্রথমেই ইমান আনলেন মা খাদিজা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ একবার মানুষ করে মহিলাদের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করার এই শরবত পান করেছিলেন প্রথম কোন যুবক কোন পুরুষ করতে পারে নাই আল্লাহ একবার আল্লাহ আকবর যে খাদিজা রাজি আল্লাহ তার আনহাকে স্বয়ং মহানব্বুল আলমিন সালাম পাঠিয়েছিলেন এবং বলেছিলেন জিবিল গিয়ে আল্লাহ রসুলকে বলে দাও আমি তার জন্য একটি জান্নাতের বালাখানা তৈরি করে রেখেছি বলেন সুহান আল্লাহ যে এই মা খাদিজার অর্থ দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে ভালোবাসার প্রাপ্ত ভালোবাসার প্রাপ্ত আপনার কাছে কে কাকে আপনি সবচেয়ে ভালোবাসেন বললেন খাদিজা রবি আল্লাহ আনহা বলেন পুরুষদের মধ্যে বলে আবু বাকার এই জন্য আল্লাহ রসুল বলছেন খাদিজা এবং আবু বাকারের অর্থ দিয়ে যে আমি উপকৃত হয়েছি অন্য কাউরে দিয়ে আমি হতে পারি নাই আবু বাকার সম্পর্কে বলেছেন যদি এই পৃথিবীতে কাউকে আমি দোস্ত হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি করতাম তাকে আবু বাকার আল্লাহ তালা আনহুকে কিন্তু আবার দুস্তুম সোয়ান মহানব্বুল আলমী বন্ধুগণ এরপরে দাওয়াতের কাজ শুরু হয়ে গেল মক্কায় তিনটি মক্কায় তিন অবস্থায় তিনি দাওয়াত শুরু করলেন প্রথমত প্রথমত খুব গোপনে তিন বছর তিনি দাওয়াত করলেন তিন বছর এরপরে সুরা পূর্ণ অঙ্গ সুরা মুদাসের নাজিল হলো কুমফাংদের দাও এবং মানুষকে আহ্বান করো দাওয়াতের আদেশ আসলো আমি সংক্ষিপে বলছি কারণ সময় খুব কম যাই হোক বন্ধুগণ তিনি মক্কা জীবনে গোপনে তিন বছর দাওয়াত করলেন এর মধ্যে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করলো প্রথম মুসলমান খাদিজা রাজা তারপরে তার পালক পুত্র জায়দ বিন সাবেদ আলী উবনা আবি তালেদ তারপরে আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আল্লাহ রসুলের একান্ত দোস্ত এবং এইভাবে প্রথম কিছু ইসলাম গ্রহণ করে ফেলল এরপরে দ্বিতীয় যেটা হলো প্রকাশ্যে আল্লাহ রবাহ আলমিন আদেশ হলো অন্ধের রাশি টাকা লাভ করাবেন তোমার আত্মীয় স্বজনকে তুমি দাওয়াত করো এরপরে তিনি সভা পর্বতের পাহাড়ে সভা পর্বতের পাহাড়ে প্রায় পঁয়তাল্লিশ জন বাণী হাস এবং বানু মোতালেবের সকলকে ডেকে তিনি দাওয়াতের কথা কিছু বলবেন এর পূর্বেই আবুল হাব বলল তুমি কি জন্য ডেকেছো এটা ওটা ভয় পেয়ে তিনি কিছু বললেন না এরপরে আবারও তিনি ডাকলেন ডেকে তিনি দাওয়াতের কথা বললেন বললেন কৌলুল্লাহন বলো তোমরা কল্যাণকামী হবে এক আল্লাহর বারত করো আল্লাহর তহিদকে প্রতিষ্ঠা করো এটাই ছিল প্রথম দাওয়াত বন্ধুগণ এভাবে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত শুরু করলেন এবং এর পরবর্তী যেটা স্টেপ সেটা হলো কি মাক্কার বাইরে পরে আমরা আসব। এভাবে দাওয়াত যখন শুরু করলেন মহানবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরপরে কাফেররা বসে থাকলো না তারা বিভিন্ন ধরনের আদাব বিভিন্ন ধরনের অন্যায় জুলুম রাসুল্লাহ সাল্লাম তার সাথীদের উপরে তারা শুরু করল দু একটি ঘটনা আপনাদের কাছে বলতে চাই আবুল আহাবের দুই সন্তান আবুল আহাবের দুই সন্তান আপনার দুই সন্তান ওটাইবা আর ওসবা এই দুজনের সঙ্গে রসুল্লাহ সাল আলহিসাল্লাম ওতবা আর ওটাইবার সঙ্গে উম্মি কুলসুম আর রোকাইয়ার বিয়ে হয়েছিল নব্বতের পূর্বে আবুল আহাব যখন ইসলামের দাওয়াত দিতে আল্লাহ রসুল শুরু করলেন তার দুই ছেলেকে জবরদস্তি আল্লাহ রসুলের দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য কি করলো বাধ্য করলো বলেন নাউজবিল্লা একজন বাবার মেয়েকে যদি তার স্বামী ছেড়ে দেয় কেমন লাগবে বলেন কষ্ট আল্লাহ রাসুল সাল্লাম কারাগারের পাশে নামাজ পড়তেন উটের ভুড়ি নিয়ে এসে চাপিয়ে দেওয়া হতো নামাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথায় ধুলো দেওয়া হতো মুখে চুতু ছুটিয়ে দিত পাগল ছাগল বলে অন্যায় বলে তাকে কি করতো লাঞ্ছনা গঞ্চনা দিত বাড়িতে ভাত পাকাতো বা চুলোতে কিছু পাকাতো সেখানে ধুলো মাটি দিয়ে দিত রাসুলের পথে আপনারা জানেন আবু সুফিয়ান স্ত্রী হিন্দা রাস্তায় কাটা বিছিয়ে রাখত সবচেয়ে কষ্ট দিয়েছে মানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তার চাচা আবুল্লাহাব এই জন্য এই জঘন্য ব্যক্তির নাম কোরআন মাজিদ এসেছে তার নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে এই সুরা নাজিল হওয়ার পরে হিন্দা কি করেছিল একটি মানে পাথর নিয়ে রাসুল্লাহ সাল্লামকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখে আউবাকার দাঁড়িয়ে আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সে দেখতে পায় না বলে কোথায় গেল তোমার সেই বন্ধু মোহাম্মদ এখন যদি তাকে আমি পেতাম ধ্বংস করে দিতাম তাকে মাথা তার চূন্য বিচ্ছিন্ন করে দিতাম মহানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাল্লামকে হিন্দার চোখ থেকে আল্লাহ রব্লা আলমিন কি করেছিলেন আর করে দিয়েছিলেন এবার বহু ঘটনা আবু জাহার একদিন একটি পাথর নিয়ে রসুল্লাহ সাল্লাহামকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু গিয়ে দেখে একটি বিরাট আগুন পর্যন্ত তার সামনে তাকে ধ্বংস করার জন্য আসতেছে পিছে ফিরে আসলো রসুল্লাহ সাল্লাম বললেন সেটা ছিল কি ফেরেস্তাদেরা ফেরেস্তা আবু সেটা ছিল কে সেটা ছিল ফেরেস্তা জিবিল আমেন যদি আবু জাহাল আমাকে আসতো আমাকে ধ্বংস করার জন্য তাকে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিত এভাবে অন্য একদিনও ঘটনা এভাবে রয়েছে বন্ধুগণ এত নির্যাতন এত কষ্ট স্বীকার করেও তিনি কি ক্ষান্ত ছিলেন দাওয়াতকার কাজ থেকে না আমাদের জন্য তিনি রেখে গেছেন একটি পূর্ণ ধর্ম দিন ইসলাম কিন্তু আজকে আমাদের গ্রহণ করতে হবে সংক্ষিপ্ত বন্ধুগণ এভাবে মুসলমানদের উপরে অনেক অন্যায় জুলুম অত্যাচার শুরু হয়ে গেল এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে বছরটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যিনি সহযোগিতা করতেন কে তাঁর চাচা আবু তালেব আবু তালেবের কাছে প্রস্তাব আসলো তোমার ভাতিজাকে এই দাওয়াতের কাছ থেকে বন্ধ করো এখন না হলে তাকে আমরা এটা ওটা করব আবু তালেব ডাকলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন ভাতিজা এই সমস্ত কাজ দেখো তোমার এই চাচারা বড় বড় কোরআশদের নেতা খেতারা এসেছে এটা তুমি বন্ধ করো বললেন না কখনোই হতে পারে না কখনো হতে পারে না লাউ উশামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি বললেন যে সত্য আমি উপলব্ধি করেছি যে সত্য আমার কাছে এসেছে যদি কুরাইশরা আমার ডান হাতে সূর্য এনে দেয় বাম হাতে যদি কি এনে দেয় চন্দ্র তবু আমি এই সত্যের কখনো এই সত্যকে আমি ছাড়তে পারি না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাঁদতে শুরু করলেন অঝর নয়নে এবং চলে যেতে শুরু করলেন আবু তালেব বললেন মোহাম্মদ ফিরে আসো তোমার যা ভালো লাগে তাই করো আমি তোমাকে সর্বিকভাবে সহযোগিতা করব যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও সুহান আল্লাহ এরপরে দাওয়াতের কাজ শুরু হলো আবারও কাফেররা আবু তালেবের কাছে আসলেন এসে বললেন এই মক্কার সবচেয়ে সুন্দর যুবক আম্মারা তুকনুর ওয়ালিদ বিন মগিরা একে আপনি গ্রহণ করুন একে খাওয়ান একে পিলান একে কাপড় চুপড় পরান আপনার সহযোগিতা করবে আর মোহাম্মদ আপনার ভাতিজাকে দেন আমরা তাকে হত্যা করবো বলে নাউজুবিল্লাহ আলী এটা কেউ রাজি হতে পারে বলে এটা খুব উত্তম প্রস্তাব আমরা বহু যুবক সুন্দর শিক্ষিত বড় লোকের ছেলে মাশাল্লাহ গেলে আপনারা উপকৃত হবেন আব্দুল মোত্তালিব বললেন না এটা হতে পারে না এটা ভালো প্রস্তাব হতে পারে না আমার কলিজার টুকরাকে আমার প্রিয় সেই তুমি সন্তানকে নিয়ে গিয়ে তোমরা হত্যা করবে আর তোমাদের সন্তানকে নিয়ে আমি খুশি মাতাব এটা কখনো হতে পারে না কোনো চাচা কোনো বাবা এটাকে বরদাস্ত করতে কখনোই পারে না বন্ধুগণ এরপরে তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলো ওই যে নারী ভুড়ি চাপিয়ে দিয়ে মারতে চাইল গলায় কাপড় পেঁচিয়ে তাকে হত্যা করতে চাইল কিন্তু যাকে বাঁচাবে তাকে কি কেউ মারতে পারে বন্ধুগণ এরপরে শেষ সিদ্ধান্ত যেটা তারা নিল হাজরাত উমার রাজাল্লাহ তালান ঘটনা আপনারা জানেন যে মোহাম্মদের শিরচ্ছদ করে যে নিয়ে আসতে পারবে তাকে একশো উট দেওয়া হবে পুরস্কার আল্লাহ একবার এত বড় অন্যায় একটি সিদ্ধান্ত হাজরাত উমার রাজাল্লাহ তালান যুবক রক্ত তৎপরা তিনি দাঁড়িয়ে গেলেন অলম্ব পারবে নিয়ে আমি সেই মোহাম্মদের নওয়াজুল্লাহ আমি শিরুচ্ছেদ করে নিয়ে আসবো আপনারা জানেন যাই হোক হজরা তোমার রাজি আল্লাহ তালা চলুন কারা দিয়ে পাশে আমি আমার ইসলামের কথা কোরআন হাজার আপনার ইসলামের দাওয়াতের কথা আমি ক্লাস করতে চাই সেদিন ছিল নারায় তকবীর আল্লাহ প্রতিধ্বনি আল্লাহ আকবর সেদিন কাপা ঘরের পাশে প্রতিধ্বনিত হয়েছিল বন্ধু এরপরে দেখল হজরত ইমাম ইসলাম গ্রহণ করলেন হজরত হামদা রাজা ইসলাম গ্রহণ করলেন ইসলামের শক্তি তিন দিন বাড়তে লাগলেন কাফের ওয়াসকুল না এদেরকে সাল্লাহ সাল্লামকে হত্যা করার ব্যাপারে তাদের একমত না তখন তারা করলো কি বান হাসিনের বান্ধবদেরকে তারা বয়কট করছে আপনারা জানেন সব আগে তালিবে তাদেরকে তিন বছর সেখানে বয়কট করে রাখলো সকল কাপের মুশিকরা এবং তার সঙ্গে বানু হাসিনের আবুল হাব আল্লাহ ইসলামের কি করে যোগ দিল বছর সেখানে খাওয়া তাদের সঙ্গে বিয়ে সাদী তাদের সঙ্গে কথাবার্তা ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিল সেখানে বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্ত বন্ধুরা আজকে কষারাই শুধু এই কাজের মুশ্রিকরা মুসলমানদের কষ্ট দেয় না ফিলিস্তিনে এই দেয় নাই আপনার এই দেয় নাই আপনার হার্যকবিনা আপনার বুসনিয়ায় দেয় নাই চেচনে দেয় নাই বরং এই ইতিহাস এই ইতিহাস নতুন করে নাই বরং পুরাতন ইতিহাস কাফের মক্কার কাফেররা আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় মুসলিম অমুসলিম সকলকে তিন বছর বয়কট করে রেখেছিল যারা ক্ষুদার জ্বালায় গাছের পাতা খেয়েছিল বলেন নওয়াজবিল্লাহ যারা ওই যে মশক চামড়ার যে পাত্রে পানি রাখত ওইটাকে কেটে সিদ্ধ করে সেটা খেয়ে তারা জীবন ধারণ করেছিল নওয়াজবিল্লাহ যাই হোক এরপরে সেই যে চুক্তি তাদের চুক্তি নষ্ট হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খবর দিলেন যাও আল্লাহ নাম ছাড়া সমস্ত ওই চুক্তি নামার সমস্ত লিখা সবা সব রুয়ে খেয়ে ফেলেছে ওই পোকায় গিয়ে দেখলো ঠিকই খেয়ে ফেলেছে শুধুমাত্র আল্লাহ নামটি বাকি রয়েছে বলেন সুহান আল্লাহ যাই হোক এরপরে বন্ধুগণ আল্লাহ রসুলের দুঃখের বছর আবু তালেব এবং মা খাদিজা রাজি আল্লাহ তাল আনহার মৃত্যু দশম দশম নবুয়াতে দশম বছরে দুইজনে ইন্তেকাল করেন এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে অত্যাচার অন্যায় দ্বিগুণ চার গুণ দশ গুণ বেড়ে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মক্কা ছেড়ে তয়েফে গেলেন দাওয়াত দিতে যেটা বাইরে তৃতীয় যেটা স্টেপ ছিল দাওয়াতের মক্কার বাইরে দাওয়াত সেই তয়েফের ময়দানের ঘটনা আপনারা জানেন যাকে রক্তে রঞ্জিত করেছে রঞ্জিত করেছিল বারো সাকিবরা যার পাদুকা যার দুইটি পায়ের জুতা রক্তে রঞ্জিত হয়ে পায়ের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল যে রক্তে জমাট বাঁধার জুতোকে আগুন দিয়ে গরম করে বাইর করতে হয়েছিল বলেন নওয়াজ আলী বন্ধুগণ এরপরে রাসুল্লাহ সাল্লাম বড় কষ্টের দিন চলে আল্লাহ রব্বুল আলমিন চাইলেন তার নাবিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তিনি একটা কি করলেন মহা সফরের মহা একটা মানে রজনীর দিন একটা কি করলেন তিনি নির্ধারিত করলেন যেটাকে বলে আমরা মেয়ারাজ বলি ঠিক না মক্কা থেকে নিয়ে মদিনা ইসরা এবং মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মাকদেশ পর্যন্ত হলো কি ইসরা রাত্রির ভ্রমণ আর সেখান থেকে মেয়েরাজ ঊর্ধ্বগমন হলো কোথায় সেই সপ্তম আকাশ সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত এবং সেখানে তিনি পেলেন কি পাঁচক্ত নামাজ এই তৌফা মেয়েরাজের নিয়ে আসেন বন্ধুগণ আজকে আমরা মেয়েরাজের দিন পালন করি এটা করি আলোচনা করি কিন্তু যেই তোফা ছিল মেয়েরাজের পাঁচক্ত নামাজ আজকে আমরা মুসলমান হয়েও আদা করি না যে নামাজ আদা না করলে মানুষ মুসলমান থাকতে পারে না বন্ধুগণ সময় খুব কম মেয়েরাজের বিষয় নিয়ে মেয়েরাজের দিন তারিখ নিয়ে কেউ একমত হতে পারে নাই যে কবে এটা ছিল পাঁচটি ইয়ে হয়েছে যাই হোক হিজরতের সতেরো আপনার ষোলো মাস বা বারো মাস বা এক বছর চোদ্দ মাস বা বারো মাস আগেই হিজরত আপনার এই মেয়েরা সংগঠিত হয়েছিল এরপরে বন্ধুগণ আল্লাহ রসুলের হিজরতের ঘটনা আপনাদের একটু শুধু সংক্ষেপে বলবো তারপরে কাপের এখানে এখান তো হলো না এবার তারা চাইল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবনের পরে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য চাইল ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহ খাইরুল যতই চেষ্টা করুক আল্লাহ তাকে বাঁচাবে পারবে কখনোই না তারা করল কি দারুন নাব্যতে মিটিং বসালো এবং সেখানে আপনারা জানেন ইবলিশ শৈতান একজন নাজদি মানুষের আপনার বুঝ ধরে সেখানে শুরুতে হারিয়ে হলো তারা সকলে এবার শুরু করলো কি করা যায় একে একে প্রস্তাব দেওয়া হলো তাকে এখান থেকে বিতরিত করে দেওয়া হোক ওই শয়তান নাজদি লোকের শুরুতে বললো যে না যেখানে যাবে ওখানে গিয়ে আবার দাওয়াত দিবে ওখান থেকে আবার তোমাদের উপর হামলা করবে বলে তাকে বন্দি করে রাখা হবে না তাকে বন্দি করে রাখলে হবে না তার যে লোকজন সেখান থেকে তাকে বাইরে করে নিয়ে যাবে বলে আমার কাছে একটি প্রস্তাব আছে যে সমস্ত গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করা হোক সকলে একই সাথে মোহাম্মদকে নির্মূল করে ফেলবে ধ্বংস করে দিবে হত্যা করবে এরপরে বানো হাসের বানু তালেব বানো মুতালেব যদি এর কেশাহ চাই বদলা চাই তো কাকে মারবে তখন তারা বাধ্য হবে ওই একশো উঠ নিতে এখান থেকেই কেসা খতম হয়ে যাবে নওয়াজুবিল্লাহ মিন্দা আলী আল্লাহ রবুল্লাহ আলমিন তার নবীর কাছে খবর দিলেন হে নবী এবার তুমি হিজরাত করো কোথায় মদিরা মোনাওয়ারায় চলে যাও আপনারা আমি সংক্ষিপ্ত বলছি এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করলেন হিজরত ছিল হিজরত ছিল যদি আপনার কাফেররা এই সিদ্ধান্ত গ্রহণ করে সেদিন ছিল কত আপনার বৃহস্পতিবার ছাব্বিশে সফর নবুয়াতের চোদ্দ বছর চোদ্দতম বছর আপনার বারোই সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ যাই হোক এই দিন রসুল্লাহ সাল্লাম এবার ঘর থেকে বাইর হয়ে গেলেন আবাকারকে সাথে করে আপনারা জানেন কাফেররা সকলে এই ঘর ঘিরেছিল আল্লাহ রসুল কি করলেন এক ধুলো নিয়ে ছিটিয়ে দিলেন সকলেই কানা হয়ে দাঁড়িয়ে থাকলো আল্লাহ রসুল বেরিয়ে গেলেন সেখান থেকে তিনি গেলেন কোথায় গাড়ি সাউরে গাড়ি সাউরে তিন দিন সেখানে থাকলেন শুক্রবার শনিবার রবিবার সেইখানে হজরত আবদুল্লাহ বিন ওমারের পুত্র আবদুল্লাহ বিন আউবাকর এবং তার মেয়ে আসমা বিন আসমা বিন তাউবাকর এবং তার গোলাম ফহেরা এবং তাদের যে রাস্তা মানে মদিনার রাস্তা যিনি রাস্তা পরিদর্শক ছিলেন আপনার যিনি রাস্তা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তার নাম ছিল আপনার আবদুল্লাহ বিন ওরাইকাত আবদুল্লাহ বিন ওরাইকাত এ বিধর্মী ছিল কিন্তু তারপরও আল্লাহ রাসুল এবং আউবাকারে খুব বিশ্বস্ত ব্যক্তি ছিল ছিল তার কারণে তাদেরকে তাকে মানে রাস্তা দেখাবের জন্য সঙ্গে নেওয়া হয়েছিল যাই হোক এখানে তিন দিন থাকার পরে এবার তিনি কি করলেন বেরিয়ে পড়লেন গাড়ে শহর মক্কা থেকে আরো দক্ষিণে আর মদিনা কোন দিকে বলেন আপনারা উত্তরে উত্তরে মক্কা থেকে মদিনা উত্তরে যেতে হবে উত্তরে কিন্তু তিনি উত্তরে না গিয়ে গেলেন কোথায় আরো দক্ষিণে দেখেন কি তিনি একটা পলিসি অবলম্বন করলেন কারণ তারা জানে মদিনাই যাবে মোহাম্মদ সেখানে তার অনেক লোকজন হয়েছে আমি সংক্ষিপ্ত বলেছি আকাবা উল্লাহ সানি সারেসার ঘটনা কিন্তু ওদিকে তারপরেও সেখানে তারা গিয়ে উপস্থিত এই জন্য হাজরাত তারা যখন বলছেন রাসুল্লাহ কাবুর রাতে এসে গেছে দেখি ফেলবে নিচের দিকে বৃষ্টি দিলেই তো ধরে ফেলবে আল্লাহ রাসুল বললেন বোখারি শরীফের আদেশ কোরআনের আয়েস ইহুমা করলে সোহেব ইলা তাহাজান ইন্নাল্লাহ চিন্তা করুন আল্লাহ আমাদের সঙ্গে আছে না জান্নকা মাজন বে ইসলামিয়া বাকর আল্লাহ আল্লাহ তিচ্ছি জন আমাদের কাছে আছেন আপনারা জানেন সেই গুহার মুখে কে কবুতর আপনার মাকুসা জাল পেড়েছিল কবুতর ডিম পেড়েছিল তা দিচ্ছিল আল্লাহ রব্রাম যে কথাটি বলছেন যেই আল্লাহর সৈনিককে তুমি কোনোদিন দেখো নাই সেই সৈনিক দিয়ে তোমাকে সহযোগিতা করেছিল ওই গাড়ি সাউরের মধ্যে আল্লাহ আকবার সংক্ষিপ্ত বন্ধুগণ মদিনায় তিনি প্রবেশ করলেন তিনি যেদিন প্রবেশ করলেন মদিনায় দিন আপনার দিন ছিল কিবার সোমবার সেখানে গিয়ে তিনি কুবা নগরী আপনারা জানেন কুবা মসজিদ সেই কুবা মসজিদে তিনি গিয়ে সেখানে চার দিন থাকলেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারে তিনি মদিনা অভিমুখে যাত্রা করলেন পথে আপনার বাণী সালেম বানু সালিম বিন আউফ ওইখানে জুমার নামাজের সময় হয়ে গেল সেখানে তিনি একশো জন সাহাবিকে নিয়ে তিনি প্রথম জুমার নামাজ আদা করলেন এরপরে তিনি মদিনার মুখে আপনারা জানেন সেই উঠ উষ্ট্রি সেটা চলতেছিল সকলেই চাচ্ছিল আমাদের আমাদের কাছে আসেন আমাদের কাছে আসেন আল্লাহ রসুল বললেন আমরা ছেড়া উষ্ট্রিকে উষ্ট্রিকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যেখানে বসবে সেখানে আমার হবে কি পার্লামেন্ট সেখানে হবে আমার রাষ্ট্র সেখানেই হবে আমার কালচারের জায়গা সেটাই হবে আমার মসজিদ ওর ছেড়ে দেওয়া হলো বসলো সেখানেই মসজিদ নবী যেখানে আজকে তৈরি হয়েছে আপনারা বন্ধুগণ দেখছেন সেখানেই আর সেখানেই উঠ বসে গেল আবার উঠে একটু সামনে গিয়ে আবার সেখানে আসলো যাই হোক সেটা দুইটা এতিমের জায়গা ছিল সেখানে খেজুর শুকানো হতো গরু বাছর সেখানে বিক্রি মেলা করা হতো যাই হোক সেখানে এই নবী তৈরি হলো যে এই মসজিদ নবী থেকে তিনি দাওয়াত প্রচার শুরু করলেন প্রথম তিনি গিয়ে কি করলেন আজকে আমরা স্লোগান দিই বন্ধুগণ কমিউনিস্টরা স্লোগান স্লোগান দেয় না খাদ্য বস্ত্র স্থান চাই ঠিক না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রথম এই তিনটি কাজ আদা করলেন মহাজেররা বাড়িঘর আত্মীয় স্বজন সম্পদ সয় সম্পত্তি সব ছেড়েছেন তাদের থাকার জায়গা নেই বাড়িঘর নেই সম্পদ নেই তিনি কি করলেন আনসাররা স্থায়ী তাদের বাড়িঘর রয়েছে ব্যবসা তাদের ই রয়েছে খ্যাতখামা রয়েছে ভাতৃত্ব স্থাপন করলেন আনসার তুমি একে নিয়ে যাও এক মহাজেরকে তুমি দুজনকে নিয়ে যাও কি হলো তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত হলো এমনকি প্রথম যুগে আনসারদের মানে ছেড়ে যাওয়া অর্থ করি তারা কি মেরা উত্তরাধিকারী সূত্রে পেতেন সাহাবা আনসার রয়েছে বললেন ইয়ারসুল আমার দুইটা খেজুর গাছ আছে আমি আমার ভাই মহাজিরকে একটি খেজুর লিখে দিতে চাই দলিল করে দিতে চাই আল্লাহ একবার আব্দুর রহমান বিন আউফের ঘটনা জানেন আনসার সাহাবি বললেন আমার দুইটা স্ত্রী যাকে তোমার পছন্দ হয় সেটাকে বলো আমি তালাক দিয়ে দিই এই দোষ শেষ হলে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে আল্লাহ একবার কি ভাতৃত্ব কি বন্ধুত্ব কি সৌহার্দ্য কি ভালোবাসা বন্ধুগণ সংক্ষেপে আমি বলতে চাই এরপরে মদিনার তিনটি অবস্থা প্রথম তিনি মদিনার সনদ তৈরি করলেন সমস্ত গোত্রের সঙ্গে ইয়াহুদীদের সঙ্গে বানো কায়নকা বানো নারীর বানো কোরাইজা কাফেরদের সঙ্গে মুসলমান সকলে মিলে একটা কি করলেন মদিনার সনদ বলে আপনারা জানেন যে মদিনার সনদকে যদি আমরা পড়তে যাই তাহলে পৃথিবীর কোন রাজনীতিবিদ না এমন সনদ তৈরি করতে পেরেছে আর না করতে পারবে এটা আমাদের কথা নাই মুসলিম জাতি তো বলবে অমুসলিমরাও শিরোধার্য এটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে আল্লাহ আকবার যাই হোক এরপরে তিনি কি করলেন মানুষদের এরপরে বিভিন্ন জায়গাতে আপনার প্রথমত মদিনায় তারপরে তিনি দাওয়াত প্রচার শুরু করলেন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ শুরু হলো আপনারা জানেন রাসুল্লাহ সাল্লাম স্বয়ং আঠাশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে আটটি যুদ্ধে নিজে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ করেছেন বলেন সুবহান আল্লাহ আমরা মনে করি আমাদের ধর্ম হলো কোথায় খানকায় আমাদের ধর্ম কোথায় মসজিদে ইসলামিক সেন্টারে না বন্ধুগণ তার মতো একজন সমরনীতিবিদ না পৃথিবীতে জন্মগ্রহণ করেছে না করবে আল্লাহ একবার আমি সেদিকে যাচ্ছি না আঠাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নিজে সেনাপতি আটটি যুদ্ধে নিজে তিনি তরবারি চালিয়েছেন বন্ধুগণ তারপরে তিনি বিভিন্ন যুদ্ধ তিনি যেহেতু অংশগ্রহণ করেন এই ধরনের আটত্রিশটি আটত্রিশটি যুদ্ধ সাহাবাদের নেতৃত্বে পাঠিয়েছিলেন এরপরে তিনি করলেন কি তৃতীয় যেটা পদক্ষেপ তিনি বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে চিঠি পাঠালেন এরপরে আপনারা জান বন্ধুগণ মদিনার জীবনে বদরের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ উহুদের যুদ্ধ যে যুদ্ধে তিনি দান শহীদ করেছিলেন যে যুদ্ধে তার মাথায় একটি হেলমেট বসে গিয়েছিল যে যুদ্ধে তিনি ক্ষত বিক্ষত হয়েছিলেন যে যুদ্ধে সাহাবা ইকলাম সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছিলেন এরপরে মক্কা সলেহদাবিয়ার ঘটনা আপনারা জানেন যে সলেহদাবিয়ার ঘটনা আপনারা আশ্চর্য হবেন সাহাবাইকরাম এত ভালোবাসতেন এত মহাব্বাত করতেন থুতু ফেললে থুতুতে মাটিতে পড়তো না উজু করলে উজুর পানি মাটিতে পড়তে দিত না নিয়ে গায়ে মুখে মারতেন আল্লাহ একবার বরকত নিতেন যে ওদের সলেহদাই বিয়ার সন্ধি আপনারা জানেন যে হুদাই বিয়ার সন্ধি পাশ্চাত্যের রাজনীতিবিদরা পড়ে অবাক হয়ে যায় এত সুন্দর এত ভবিষ্যৎ সম্পূর্ণ ভবিষ্যৎ যার মধ্যে কল্যাণ রয়েছে এই সন্ধিতে সাহাবাই কামের মন খারাপ ছিল এটা কেমন হলো কিন্তু আল্লাহ বলেন ইন্না ফাতাহানা আলাকা ফাতাহান মবিনা প্রকাশ্য একটি বিজয় যেটি মক্কা বিজয়ের কি ছিল ভূমিকা স্বরূপ ছিল বন্ধুগণ সময় কিন্তু শেষ যাই হোক আমি সংক্ষিপ্ত আপনাদের এইদিকে আমি যাচ্ছি না তারপরে মক্কা বিজয়ের ঘটনা জানেন সেই বিজয়ের দিন তিনি সকলকে সাধারণ ক্ষমতা ঘোষণা করেছিলেন তাই না বলেছিলেন লা আলাইকুম ইয়াম বলেছিলেন ইয়া মাসরা কোয়েস না তারাও আন্না পাইলম আন্নি পাইলম হে কোরআশ গোত্র তোমরা কি মনে করো আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করতে পারি এখন তো নেতৃত্ব কর্তৃত্ব আমার হাতে কি করতে পারি বলো কালু খাইরা আমি আমরা জানি আপনি আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করবেন বললেন আখন করিমন ওইগুলো আখন করিম আপনি ভালো একজন ভাই এবং ভালো ভাবি আমাদের কলা তাই না কামা কালা ইউসুফুল ইউসুফ আলাইসালাম তার নয়জন ভাই হত্যা করেছিল না তারপরে কি বলেছিলেন আলাইকুম আজকে ক্ষমা করলাম সাধারণ ক্ষমা ঠিক ইউসুফ আলাইসালাম যেরকম যেরূপ তার ভাইদের উপরে ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আমি সাল্লাম আজকে আমার নেতৃত্ব কর্তৃত্ব সহ্য বীর্যে আমার সৈন্যবাহিনী এখন নিশা চোখের একটি ইশারা দিলে তোমাদেরকে নিষ্ণা নাবোধ করে দিবে তোমার এই পৃথিবী থেকে ঘন্টার মধ্যে তোমাদেরকে ধ্বংস করে কিন্তু আজকে তোমাদের আমি সাধন ঘোষণা করলাম বন্ধুগণ নবী চরিত্র থেকে তার বিভিন্ন ইতিহাসের ঘটনা ঐতিহাসিক ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে শিক্ষা আমি যাচ্ছি না সংক্ষিপ্ত কারণ আমি আপনাদের সঙ্গে অদা করেছি সংক্ষিপ্ত শুধু বর্ণনা দেব এরপরে হজ্জে বিদার ঘটনা জানেন বিদায় হজের ঘটনা সেদিন সুদকে কি করা হয়েছিল হারাম করে দেওয়া হয়েছিল সেই দিন মহিলাদের সম্পর্কে ভালো নসিহাত করতে বলা হয় করতে বলেছেন মহিলাদেরকে সম্পর্কে ভালো কথা বলেছেন সেই দিনকে রক্তকে হারাম করে দেওয়া হয়েছে সেদিন যত রক্তের বিচার ছিল সবকে করা হয়েছে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারা বিদায় হাজির ভাষণ পড়লে অবাক হয়ে যাবেন যে কি সেই ভাষণ সংক্ষিপ্ত ভাষণে যত করে দুনিয়াবে এবং আখোখ রাবে এগুলো কি পালৌকিক কল্যাণ নিতে রয়েছে সবকিছু সংক্ষিপ্ত ভাষণের মধ্যে কি ছিল সবকিছু ছিল সেদিন তিনি বলেছিলেন খুঁজু আন্নি মানা আছে দেখুন আমার কাছ থেকে হজের নিয়ম কারণ শিখে নাও আমি ভরসা করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না আড়াই বছর তোমাদের সঙ্গে আমি হজ করতে পারব এবার কিসের আভাস এসলো বন্ধুগণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার বন্ধু মোহাম্মদ আল্লাহ রাবুল্লাহ আলমিনের সান্নিধ্যে তিনি চলে যাবেন ঠিক না তাই হলো আমি সংক্ষিপ্ত বলছি প্রথম অসুস্থ হয়েছিল আল্লাহ রসুল উনত্রিশের সফর উনত্রিশে সফর হিজরতের আগম এগারোতম বছর সোমবারের দিন এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতুল বাকি যেটা আপনারা বলেন বাকিউল গারকাত মদিনার যে কবরস্থান সেখানে তিনি একটি জানাজার নামাজ পড়তে পড়তে যান সেখানে তার মাথার ব্যথা শুরু হয় ফিরে আসেন বাড়িতে এসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এগারো দিন অসুস্থ থাকার পরে এগারো দিন অসুস্থ থাকার পরে মা এসার ঘরে আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি মা এসার ঘরে শেষ দিন শেষ দিন যেই দিন নবী মোহাম্মদ রসুল একজন তো ভাই কিছু করে নিজের উন্নতির জন্য অথবা ছেলে মেয়েদের জন্য কিন্তু কি ছেড়ে গেলেন যেই দিন তিনি কাল করছেন মা আয়সার ঘরে সেই দিন তার রাত্রিতে বাতি জ্বালাবের মতো তেল ঘরে ছিল না আল্লাহ একবার আল্লাহ একবার সেদিন তাদেরই একজন তাদেরই একজন দাসী তার ঘর থেকে তেল ধার করে নিয়েছে বাতিতে দেয় তারপরে বাতি জ্বালাতে পারে আল্লাহ একবার আল্লাহ একবার মৃত্যুর পরে কিছুই রেখে যান নাই ছেলে মেয়েদের জন্য কিচ্ছু রেখে যান নাই একজন তো ভাই কিছু করে নিজের ভালোর জন্য বা ছেলে মেয়েদের জন্য কিন্তু কিচ্ছুই না যাই হোক বন্ধুগণ সোমবারের দিন সোমবারের দিন এক সোমবার থেকে আরেক সোমবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন তিনি কি করলেন সোমবারের দিন আপনার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাষের সময় অর্থাৎ দশটার দিকে প্রায় এমন সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করছেন مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى اللهم الرفيق الأعلى اللهم الرفيق الأعلى রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই কথাগুলি বলতেছিলেন মা আয়সা আব্দুল্লাহ তালা আনহা তার মুখের সঙ্গে কান লাগিয়ে দিয়ে শুনতেছিলেন যখন তিনি বললেন যে রফিকুল আলা যে উপরে আমার বন্ধু সেই বন্ধুর সান্নিধ্য আমি পেতে চাই কারণ আল্লাহ রসুলকে এখতিয়ার দেওয়া হয়েছিল বেঁচে থাকতে চান না আল্লাহ সান্নিধ্য পেতে চান আল্লাহ রসুল যখন আর রফিকুল আলা রফিকুল আলা বলে তিনবার বললেন আয়সা রাজনা নিশ্চিত হয়ে গেলেন যে না আর তিনি আর আমাদের কাছে থাকবেন না সেই মুহূর্তে তার তিনি তার বন্ধুর কাছে চলে গেলেন ইন্না বন্ধুগণ সাহাবা ইকরাম ভেঙে পড়লেন হাজা তোমার অলম্ব উলঙ্গ তরবারি নিয়ে বলতে লাগলেন যে বলবে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ধান ত্যাগ করে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন কাল ফারি গেছেন তার আমি আন্দি বিখণ্ডিত করে দেব আল্লাহ একবার মেনে নিতে পারেন না এত ভালো মানুষ এত প্রিয় মানুষ এত কল্যাণকারী মানুষ এত দুঃখীর বন্ধু গরিবের বন্ধু এর বন্ধু দিশাহারা মানুষের বন্ধু পথারা মানুষের বন্ধু ভালো কল্যাণের কি কি কল্যাণ যিনি বয়ে নিয়ে আসে এমন ব্যক্তি দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে এটা মেনে নেওয়া যেতে পারে না হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুগণ তিনি দূরে ছিলেন আসলেন এসে তিনি তার মেয়ে আয়সার ঘরে ঢুকে দেখেন আল্লাহ রসুলকে সমস্ত চাদর দিয়ে আবাদ আবাদ মস্তক কি ঢেকে দেওয়া হয়েছে তিনি কি করলেন সেই চাদর খুলে আল্লাহ রাসুলের কপাল মোবারকে চুমু খেয়ে বললেন ইন্নাকা তিবতা হাইয়ান আল্লাহ আপনি যখন জীবিত অবস্থায় পবিত্র ছিলেন মৃত্যু অবস্থায় তিনি আপনি পবিত্র বাইরে বেরিয়ে গিয়ে দেখেন আর মাতাল হয়ে মানুষের কাছে উলম্ব তর্পণে নিয়ে তিনি ডিক্লার করছে যে বলবে আমার নবী কাল করেছে তারা আমি শিরচ্ছেদ করবো হাজার তারা আমি বললেন ওমার কেন পাগল হচ্ছ তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই ইন্নাকা ইন্না ওয়া মাইনি তুমি নবী তুমি কাল করবে তারাও কাল করবে وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم যাবে নবী যদি মারা যায় তিনি যদি যুদ্ধক্ষেত্রে হত্যা শাহাদ বরণ করে তাহলে কি মুসলমান তোমরা আবার কুফরিতে ফিরে যাবে হাজা তোমার এর হাত থেকে হাত কাঁপতে কাঁপতে কি হলো তরবারি মাটিতেই পড়ে গেল ওমা আর এবং সাহাবা ইকলাম বলছেন মনে হলো আজকে এই জন্য এই নাজিল হলো আজকে শতবার আয়াত পড়েছি কিন্তু আয়াতের মর্মর্থ বুঝি নাই আজকে বুঝলাম যে নবী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজন বন্ধুগণ এরপরে আল্লাহ রসুলের আপনার বাদান শরীফকে কি করা হলো সমাধি করা হলো মঙ্গলবারের দিন রাত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গোসল দেওয়া গোসল কখন দেওয়া হলো আব্বাস আলী ফজল কুসুম বিন আব্বাস সাকরান এবং ওসামা বিন জায়েদ আর আউস বিন খাওলা এই এই কয়েকজন আল্লাহ রসুলের দাফন কাফনের কাজে নিয়োজিত ছিলেন এবং এইভাবে আল্লাহ রসুলের দাফন কাফন হয়ে গেল রসুল্লাহ সাল্লামের জানাজার নামাজ হলো না এর আগে আহবাকারের খেলাফত নিয়ে আলোচনা হলো এবং নির্দিষ্ট হলো তারপর রসুলের দাফন কাফন হলো এরপরে মানুষ দশজন দশজন করে আল্লাহ রসুলের কাছে পুরুষরা তারপরে আপনার বড়রা যুবকরা এরপরে মহিলারা তারপরে বালকরা এভাবে দশজন দশজন করে সকলেই কি করলো রাসুলকে বিদায় দিল জানাজার নামাজ পড়ে দুঃখ ভরা ভাক্রান্ত অন্তর নিয়ে সাহাবাই গ্রাম সকলেই আপনারা জানেন বিলালের ঘটনা বিলাল শেষ পর্যন্ত মদিনায় থাকতে পারেনি আমি যে মসজিদে আজাদ দিব সে মসজিদে আমার নবী এমন কি করবেন না কেমন করে আমি থাকতে পারি আল্লাহ একবার এভাবে অনেক সাহাবি ভেঙে পড়লেন বন্ধুগণ এরপরে আপনাদের সংক্ষিপ্ত যেটা বলবো সময় তো শেষ আমি বলার কোনো সুযোগ পাচ্ছি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চারিত্রিক কিছু আমি বর্ণনা দিতে চাই আল্লাহ রবান বলছেন অন্য খেলা আর এখনো কেন আদিন সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী তুমি হে নাবি আল্লাহ একবার আল্লাহ রসুল বলছেন না বৈস্তনে উত্তম উত্তম চরিত্রের সবকিছুকে পূর্ণ করার জন্য এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আমাকে প্রেরিত আমি প্রেরিত হয়েছি আল্লাহ একবার রাসুল্লাহ সাল্লাম একদিক দিয়ে যেমন ছিলেন দেখতে সুন্দর সাহাবি বলছেন বারাবিন আজ সাহাবি বলছেন একবার আমি চন্দ্রে লাইয়াতুল বাগার পূর্ণিমার চন্দ্রের দিকে দেখি একবার আমি নবী মোহাম্মদ রসুল্লাহের সাল্লামের চেহারা মোবারকের দিকে দেখি তিনি লাল কাপড় পরিধান পরিধান করেছিল আমার কাছে রসুলের চেহারা সুন্দর রসুলের চেহারা মোবারক চন্দ্রের চন্দ্রের আলো চন্দ্রের সূর্য আমার নবীর সৌন্দর্যের কাছে হার মেনে যাচ্ছে আল্লাহ আকবর এই তো হলো শারীরিক সৌন্দর্য আর চারিত্রিক গুণে গুণান্বিত ছিলেন মানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি কেউ চাইত কখনই বলতেন না যে না যাই থাকতো তাই তিনি দিতেন রসুল্লাহ সাল্লাম সার্বিকভাবে আপনারা জানেন আমি বর্ণনা দিতে গেলে এই শুধু বর্ণনা দিতে গেলে শেষ হয়ে যাবে রাত্রি আজকে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বর্ণনা শেষ হবে না বন্ধুগণ তিনি একদিক দিয়ে যেরকম ভদ্র একদিক দিয়ে যেরকম তিনি নম্র কোন সময় তিনি সামনে হাঁটতেন না সব সময় পিছনে আল্লাহ একবার মক্কায় যখন তিনি বিজয়ের দিন প্রবেশ করলেন এত নিচু করে মাথা যেন মাথা উঠে থেকে যাচ্ছিল লেগে যাচ্ছিল আল্লাহ একবার এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা ইসারা বলছেন তিনি জুতা সিলাতেন সাধারণ মানুষ তিনি বাড়ির কাজ করতেন কাপড় সিলাই করতেন তিনি তার জুতা পরিষ্কার করতেন তিনি যেরকম সাধারণ একজন পাবলিক বাড়ির কাজ করে তিনিও তাই করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি দুধ দহন করতেন ছাগলের এইভাবে স্বাভাবিক জীবনযাত্রা বন্ধুগণ আমি শুধু সংক্ষিপ্ত বলবো যে রসুল্লাহ সাল্লাম রুটি এবং গোস্ত একসঙ্গে খেতে ভালোবাসতেন মা ইসরাজুল্লাহ আনা বলছেন রুটি জুটলে গোস্ত আহত না গোস্ত পেরে রুটি পেতেন না আল্লাহ একবার কার জন্য এত কষ্ট বন্ধুগণ কার জন্য আল্লাহ রবাহ বলেছেন হে আমার নবী তুমি বলো আমি ওহ পাহাড় সাড়ে সাত কিলোমিটার আমি স্বর্ণ তৈরি করে দিই বলেছিলেন না আমি কেমন দিন গরিব দুঃখী আপনদের সামনে উঠতে চাই আমি বৌলকদের সাথে উঠতে চাই না আল্লাহ একবার গরিবের বন্ধু একদিনের বন্ধু দিশাহারা পথারা মানুষের বন্ধু কল্যাণের দূত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুগণ আসুন যিনি রাহমাতুল্লিল্লা আলমিন সাগর হিসেবে আমাদের কাছে এসেছিলেন আমাদের কান্ডারি দয়ার কান্ডারি পথারা মানুষের কান্ডারি হয়ে আমাদের কাছে এসেছিলেন বন্ধুগণ সংক্ষিপ্ত এই আলোচনার পরে আপনাদের কাছে যে কথাটি বলবো যে রাসুল্লাহ সাল্লাম যে তার যে নবুয়াতের যে কিছু নিদর্শন মজেদা আপনারা জানেন কোরআন একটি বড় মজেদা কারণ কোরআন পূর্ণ কোরআন চ্যালেঞ্জ করেছে হে তোমরা তোমরা তো সাহিত্যে মাসাল্লাহ পাণ্ডিত্যে বড় শিক্ষায় দীক্ষায় নবী তো কিছুই জানে না লিখা লিখতে পড়তে জানে না তোমরা তো বলো যে এটা মোহাম্মদ নিজের হাতে লিখেছে মোহাম্মদের তৈরি করা তো ঠিক আছে কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো সকলে মিলে একটি পূর্ণ কোরআন চ্যালেঞ্জ করা হলো পারল না তারপরে দশটি সোয়া দশটি সুরা নিয়ে আসো পারল না এরপরে একটি আর একটি সুরা شئتم وإن كنتم في ريب مما نزلنا عبدنا فأتوا بسورة من مثله একটি সূরা সেখানেও তারা অপরাধ হয়ে গেল বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে অনেক অলৌকিক যেটা আপনার মৌজুদা বলে অনেক ঘটনা ঘটেছে হযরত মুসা আলাইহিস সালাম পাথরের বাড়ি দিয়ে পানি বাইরে হয়েছিল ঠিক না রসুল্লাহ সাল্লামের হাত দিয়ে এইভাবে হাত রেখে দিলেন সরে হোদাই দিয়েছে চোদ্দশো সাহাবি একমাত্র এক গ্লাস পানি পানি এখানে কি হলো ফোয়ারা শুরু হয়ে গেল চোদ্দ শত লোক জাবির আব্দুল সাহেব বলছেন যদি এক লাখ হতো তাহলে সবার জন্য যথেষ্ট আল্লাহ আকবর তবুকে একই ঘটনা অল্প খাদ্য খন্দকের দিন এক হাজার সাহাবি মাত্র একটি ছোট ছাগলের বাচ্চা আর এক মানে পনির তিনশের গমের রুটি দিয়ে সকলের পেট ভরে গেল আল্লাহ একবার আল্লাহ আকবর আবু হরিয়াল্লাহ তালা আমি একজন খুদা জ্বালাই মুসলিম আবি তাওবাকার আসলেন বললেন এই আয়াতটির অর্থ বলে দেন মনে করলেন এটা আমাকে দেখে আমাকে বাড়িতে নিয়ে কিছু খাওয়াবে চলে গেলেন বলে দিয়ে অমর রাজিউল্লাহ তালা আনহুকে বললেন অমর রাজিউল্লাহ তালা বলে দিয়ে চলে গেলেন আল্লাহ রসুল আসলেন হাজরত আবু আনুসুফা বললেন রসুল আল্লাহ এই আরেকটি অর্থ আমাকে বলে দেন আবু আল্লাহ রসুল বললেন আবু আমি বুঝতে পেরেছি কেন তুমি কোরআনের তাফসির জিজ্ঞেস করছো তুমি ক্ষুধার জ্বালাই তুমি ক্ষুধার জ্বালাই আজকে জর্জরিত চলো আমার বাড়িতে চলো রাসুল্লাহ সাল্লাম বাড়িতে নিয়ে গেলেন অনেক খাওয়া দাওয়া একটি গ্লাসে মাত্র এক গ্লাস দুধ আবু তারা আমাকে বললেন যাও সুফার সত্তর জন মানুষ আমি তাদেরকেও ডেকে নিয়ে আসো হজরত আবু রা বলছেন মনে মনে এক গ্লাস মাত্র দুধ কি হবে আমাই তো পেট ভরবে না সত্তর জন ব্যক্তি আল্লাহ রসুল ডেকে নিয়ে আসলেন একে একে সবাই খেতে শুরু করলেন আবু হরাকে বললেন আবু হরা শেষে আবু হরাকে আল্লাহ রসুল বললেন সর্বশেষ তুমি পান করবে আরো সন্দেহ নিয়ে গেল কিরে শেষ তো আমার মিলবে কিনা আল্লাহ একবার দেখেন এক গ্লাস এক পেয়ালা দুধ সত্তর জন খাওয়ার পরেও যায় আর তাই যা ছিল তাই এবার বললো আবু হরা খাও পান করো পান করো আবারও পান করো আরো পান করো আবু হরা বলছে আমি তৃপ্ত হয়ে গেলাম এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিলাম বন্ধুগুন হাজরত আলাইসালাম হজরত দাউদ আলাইসালাম পাহাড় পর্বত তার সঙ্গে তসবি করত আল্লাহ রসুল খেতে বসছেন খাদ্য তার সামনে তসবি পাঠ করতে সুবান আল্লাহ আলহামদুল্লাহ হজরত ঈসা আলাইসালাম চোখ ভালো করতে পারতেন আল্লাহ রসুল ওহুদের যুদ্ধে কাতাজাবিন নোহমান সাহাবির যুদ্ধক্ষেত্রে চোখ বাইর হয়ে এখানে কোন ঘটনা আছে গালের কাছে কোন ঘটনা হাতে চলে এসেছিল আল্লাহ রসুল দোয়া করলেন চোখ সেট হয়ে গেল আল্লাহ একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাইবারের যুদ্ধে যখন ওই বিশ বিষ দেওয়া গোস্ত যখন খাচ্ছিলেন ওই গোস্ত কথা বলছে আমাকে আমাকে বিষ মিশ্রিত করা হয়েছে আপনি খাবেন না আল্লাহ একবার একজন সাহাবি ইন্তেকালও করেছিলেন বন্ধুগণ ইত্যাদি ইত্যাদি বহু ঘটনা রয়েছে আল্লাহ রসুলের মজেদার ঘটনা অন্য কোনো দিন ইনশাআল্লাহ সম্ভব হলে আরো একদিন হয়তো কোন একটা বিষয় নিয়ে মজুরা নিয়ে আলোচনা করব বন্ধুগণ এরপরে আমাদের আমি শেষ করতে চাই কয়েকটি ঘটনা বলে কয়েকটি কথা বলে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের সিরাতকে কেন্দ্র করে তার জন্ম দিবসকে কেন্দ্র করে মৃত্যু দিবসকে কেন্দ্র করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে আমাদের কিছু খারাপ ধারণা রয়েছে কিছু আমরা করি যেটা ইসলাম আমাদের কাছে দেয় ইসলাম আমাদের করতে পারে নাই যেরকম আসুন আমরা জন্মদিবস পালন করি করি না মিরাদুল নবী বন্ধুগণ মিলাদ শব্দের অর্থ যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে মার গর্ভ থেকে বাচ্চা বাইর করা হয় তাকে বলা হয় মিলাদ আপনারা জানেন এই মিলাদ ইসলামে এর কোথাও কোন স্থান নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আবাক রাজুল্লাহ তালানু অমর রাজুল্লাহ তালানু ওসমান আলী কোন সাহাবে কোন ইমাম এ ধরনের কোন অনুষ্ঠান করেন নাই এজন্য বন্ধুগণ আমরা এটা থেকে বিরত থাকব যদি নেকির কাজেই হতো তাহলে আবাকার ছাড়তেন অমার ছাড়তেন ওসমান ছাড়তেন ইমাম আবু হানিফা ছেড়ে দিতেন ইমাম শাহী ছেড়ে দিতেন ইমাম মালিক ছেড়ে দিতেন যারা নবী মোহাম্মদ রসুল্লাহ অনুসরণ অনুকরণ করতে গিয়ে তাদের জীবনকে তারা বিসর্জন দিয়েছেন ছেড়ে দিতেন আমরা বলি এর মাধ্যমে কি হয় আলোচনা হয় বন্ধুগণ আরো এর মাধ্যমে আমরা আলোচনা করতে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্র আলোচনা তো একদিন হয় না সারা বছর প্রতিটি মুহূর্তে যখন আজান দিচ্ছে যখন শাহাদাত করছেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন ইসলাম গ্রহণ করছে না লাহ মোহাম্মদ রসুল্লাহ একামাতে নবীর নাম আগানে নবীর নাম খুদ্বাই রসুলের নাম সর্বসময় আমরা দরুদ করব। এটা তো কোনো সময় নাই যখনই আমি কোনো ভালো কাজ করব তখনই রাসুলের সিরাত আমরা দূর উৎপাদ করবো যখন এই কোনো খারাপ কাজ বিরুদ্ধ থাকবো তখন জানবো আমরা নবীর মাধ্যমে জানতে পেরেছি এটা এটা অশ্লীল বেহা তখন রসুলের উপর আমরা দূর উৎপাদ করবো স্মরণ করবো প্রতিটি মুহূর্তে হাসানা বন্ধুগুণ আফসোস শত আফসোস যে মহামানবকে আমি এর আপনাদের বলেছিলাম প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি দিক প্রতিটি জীবনের বিষয় প্রতিটি জীবনের জন্য যাকে মডেল করে তৈরি করে পাঠিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই মডেল সম্পর্কে আমরা আজকে জানতে চাই না বন্ধুগণ আফসোস শত আফসোস মুসলমান মুসলিম জাতির জন্য আসুন বন্ধুগণ আজকে আমাদের আর একটি রয়েছে কি ধারণা আমরা বলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি কি গাইব জানতেন তিনি ভবিষ্যৎ কি হবে কি হয়েছে না সবকিছু জানেন আল্লাহ রব্লা বন্ধুদের মনে রাখবেন এমন আকিদা যদি কেউ রাখে যে আল্লাহ রসুল অদৃশ্য জানতেন তাহলে কুপুরি আল্লাহ মাহাজের আজকাল ফাতুল বাড়ির মধ্যে বিভিন্ন সবাই নকল করেছে কেউ যদি এমন বিশ্বাস রাখে নাবি হোক রাসুল হোক ফেরেস্তা হোক কোন মানুষ ব্যাপারে বা ওয়ালি হোক যে গাইন গানে তাহলে সরাসরি তার কুকুর এবং সে কাপড় হয়ে যাবে নাউজুল্লাহ মিন আল্লাহ বলছেন কল্লাহ আলমান আসমান জমিন আল্লাহ ছাড়া গাইব কেউ জানে না নবীকে বলতে বলা হচ্ছে নবী বলো কল্যাণ পৌলে নফসি কল্যাণ কল আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলম বলতে বলছেন আল্লাহ রব্বুল আলম বলতে বলছেন যে কল্যাণ না আশা আল্লাহ আমি আমার নিজের ভালো মন্দ করতে পারি না আল্লাহ যা করেন তাই হয় যদি আমি অদৃশ্য জানতাম তাহলে আমি অনেক প্রকার আমাকে কি করতো না স্পর্শ করতো না বদরের যুদ্ধে ওদের যুদ্ধে দাম দাম শুরু হতো হতো বহু ঘটনা বন্ধু করে প্রমাণ যদি আদেশ করতে দিতে যাই সারা রাত্রি শেষ হয়ে যাবে তিনি অদৃশ্য জানতেন আল্লাহ রব্দুল আলমিন তার নবীকে বলতে বলছেন বলো কন্যা আক্রমা আল্লাহর খাজনা ভান্ডার আমার নিকটে এটা নাই তোমরা জেনে রাখো কন্যা আলম গাইব আমি অবিশ্ব জানি না নবী বলে দাও নিজের নবী বলছে আমি গাইব জানি না আর আমরা মনে করি কি নবী কি হয়েছে কি হবে কেমন পর্যন্ত সবাই জানতেন নওয়াজুল্লাহ শুধু নবী না রস মানে ওয়ালি সাইদ কুতুব পিরাউল সম্পর্কে আমাদের এমন ধারণা সরাসরি এটা কুফি কুফুরি বন্ধুগণ এই জন্য এমন ধারণা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ রসুল বিশেষ করে আর একটা দিক হলো যে নবীকে আমরা তার সিরাত তার আলোচনা করতে করতে করতে আল্লাহর মর্যাদায় পৌঁছে দিই কখনোই না নবীকে নবীর পর্যায়ে রাখতে হবে তিনি আল্লাহর বান্দা এটাই আমাদের জানতে হবে আল্লাহ রসুল বলছে না তুতুরি মারিয়াম আমাকে অতিরঞ্জিত করো না বর্ণনা করতে করতে আমার প্রশংসা করতে করতে যেভাবে খ্রিস্টানরা ঈশা সম্পর্কে বলছে আল্লাহর ছেলে কেউ বলছে আল্লাহ ঈশাই আল্লাহ বলুন আরে আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা বখারি হাইস হারিস বন্ধুগণ ওল আব্দুল্লাহ রসৌরা আমাকে বলো আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ রসুল এটুকু শুধু আমাকে বলো অতিরঞ্জিত করো না আল্লাহ রসুল বলছে ইয়াকমল কুমাল তোমার অতিরঞ্জিত থেকে বেঁচে থাকো কারণ সম্পর্কে নবী সম্পর্কে বেশি করতে গিয়ে তা ধ্বংস হয়েছে আল্লাহ রসুল মৃত্যুর প্রাককালে যে অসত্য করেছিলেন আনবে এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লালত আল্লাহর বাচ্চনা তারা নবী রসুলদের কবর কি করেছিল মসজিদ বানিয়ে নিয়েছিল ঠিক না বন্ধুগণ আজকে যদি ছেড়ে দেওয়া যায় আমাদের রসুল করিম সাল্লামের কবর রাউদা শরীফ আর আমাদের জন্য ইনশাআল্লাহ এক সপ্তাহ লাগবে না সেটাকে মসজিদ বাড়াতে কবর সিরদার জায়গা ঠিক কিনা পুলিশ এবং সেখানে থাকার পরে আমরা দেখেছি বাংলাদেশে অনেক ভাই ওখানে গিয়ে না আচরা মানে এটা ওটা করে বাস্তব আমরা সেখানে দাঁড়িয়ে থেকে দেখেছি আল্লাহ একবার বন্ধুগণ আসুন রাসুল্লাহ সাল্লাম তিনি একজন মহামানব তিনি একজন মানুষ ছিলেন কেউ তো আবার বলি আমরা নূর নাউজুল্লাহ মিন আলিক কোন ইন্নামা আনা বাসার মিসলুকুম নবী তুমি আমি তোমাদের মতো একজন মানুষ পার্থক্য আমার কাছে ওই আছে তোমাদের কাছে আসে না এভাবে বোখারি শরীফের হাদিস উম্মে সোলানকে আল্লাহ রসুল বলছেন আমি একজন সাধারণ তোমাদের মতো মানুষ ইন্নামা তোমাদের মতো একজন মানুষ বোখারি শরীফের মুসলিম শরীফের হাদিস আমি রাগ করি আমি তোমাদের কাছে খুশি হই যদি রাগ করে কারোর উপর বদ্ধ বা কিছু করি যদি সেটা হাকদার না হয় তো আল্লাহর পক্ষ থেকে সেটা কি হয়ে যায় রহমাত হয়ে যায় বলেন সুবাহ বন্ধুগণ বহু তারপরে যেটা আমাদের আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেকেই মনে করি তিনি জীবিত অনেকেই মনে করি কি জীবিত না যদি জীবিত হতো তো সাহাবা ইকলাম দুঃখ করতেন তাকে সবাই মিলে মাটির নিচে রাখতেন নওয়াজুল্লাহ রাখতেন নাকি জীবিত নিয়ে গিয়ে রাখতেন বিবেককে জিজ্ঞেস করেন ওমার বিশ্বাস করতে পারছে না মরে যেতে পারে আমাকে যখন আয়াত পড়লেন কি হলো যেখানে সাহাবা ইকরাম সকলে একমত তিনি জীবিত কিন্তু মৃত্যুর পর আলমে বরজাখির যে হায়াত হায়াতুম বারজাকিয়া বরজাখিয়া এমনও কেউ কেউ নবজিল এমনও আকিরা আছে যে রীতিমতো তার স্ত্রীদেরকে তার আসলের কাছে দেওয়া হয় এবং সেখানে তিনি স্ত্রীদের সঙ্গে সহবাস করেন নওয়াজুল্লাহমিন জারিক বন্ধুগণ আসুন অনেক সময় নিয়েছে আপনাদের অনেক আমার কিছু ভাইয়েরা বাইরে থেকে এসেছেন গাড়ি দিয়ে পৌঁছে দিতে হবে আজকের মতো আমি এখানে শেষ করতে চাই শেষ কথা আপনাদের কাছে বলবো বন্ধুগণ আমাদের কাছে কিছু প্রাইজ রয়েছে ইনশাল্লাহ প্রাইজগুলি আপনারা প্রশ্ন উত্তর দিয়ে নেবেন আমি প্রশ্ন বলবো যারা অতীত নাম লিখে নেব অনুষ্ঠান শেষ হলে পুরস্কার নিয়ে যাবেন তার আগে আমার একটি আপনাদের কাছে আপিল যে মহামানবের আজকে চরিত্র সম্পর্কে আলোচনা করলাম যেই নবী মানবের যেই দিক দিশারি যেই গরিবের বন্ধু অতিমের বন্ধু কথা অভ্যস্ত ওদের বন্ধু সেই নবী মোহাম্মদ রসুল্লাহ যিনি সর্বজীবনের মডেল তাকে আমাদের মহাব্বত করতে হবে কে নবীকে মহাব্বত করেন কি করেন না করেন তো খুব দুর্বল আসতে বলছেন মানে করেন না ভালো করে কি রসুল্লাহ সরসলকে আপনারা মহাব্বত করেন না মহাব্বতের পন্থা কি বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম বলেছেন মানে আব্বা সুন্নতি ফাঁকা আহাব্বানি যে আমার সন্ন্যতকে যে আমার তরিকাকে যে আমার হারিসকে যে আমার সন্ন্যতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আল্লাহ একবার আরো শুভ সংবাদ অমান আহাব্বানি কান আমাহিয়াফিল যে আমাকে ভালোবাসবে আমার সুন্নতের অনুসরণ করে যে আমাকে তার জীবনের সর্বক্ষেত্রের মডেল বানিয়ে নিবে যে তার সমস্ত জীবনের উত্তম নমুনা আমার মধ্যে খোঁজ করবে সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে কি আপনার অসুরের সঙ্গে জানাতে থাকতে চান কি চান না জোরে বলেন আল্লাহ রবাহ আলমিন রাসুলের ভালোবাসা তার অনুসরণ অনুসরণকরণ করে তার চরিত্র শুধু আজকেই না সারা জিন্দিগি সারা বছর প্রতিটি মুহূর্তে আমরা পড়ব এবং পড়াবো আলোচনা করব করে আমরা আমাদের ইহলৌকিক পাওলৌকিক কল্যাণ বয়ে আনব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার নবীর ভালোবাসা আমাদের জন্য অন্তরে দান করবো আল্লাহ আমিন রাসুল যে সমস্ত রাসুল যা তোমাদের আদেশ করে গ্রহণ করো দ্বিধাহীন চিত্তে আর যা নিষেধ করে দ্বিধাহীন চিত্তে বর্জন করো আল্লাহ একবার আল্লাহ একবার فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রসুল যা ফাইসলা দিয়েছেন যা করে গেছেন সবকিছু মাথা পেতে না মেনে নিতে পারলে সে মুসলমান হতে পারে না জানি না ওই আবু উমার যে ওই মুসলমানের হত্যা করেছিল বিচারে নিয়ে গেছিল ঘটনা আপনারা জানেন তো অনেকেই জানেন না মা কারণে মোমেন ওরা মোমেনা إذا قضى الله ورسوله أمرا يكون لهم الخيرة في أمرهم আল্লাহ আল্লাহ যখন আদেশ নিষেধ করে এর উপর আপনার কোন দ্বিধাহীন চিত্ত আপনাকে মেনে নিতে হবে না হলে সে মোমেন হতে পারে না আল্লাহ রসুলকে ভালোবাসতে যদি না পারেন আপনার জীবন চাইতে আপনার অর্থ করি আপনার পৃথিবীর সমস্ত কিছু কখনো তোমরা মোমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের অন্তর থেকে তোমাদের জীবনের সমস্ত কিছু থেকে তোমাদের অর্থ করি তোমাদের দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ছেলে মেয়ে বাবা সন্তান যত কিছু সবার থেকে যখন পর্যন্ত ভালোবাসতে না পারবে তখন তোমরা মোমিন হতে পারবে না বন্ধুগণ আসুন আমরা আমাদের নবীকে জীবনের সর্বক্ষেত্রে মডেল হিসাবে গ্রহণ করে নিবেন আল্লাহ আমিন আল্লাহ তা আমাদের তফিক দান করে নবীর মহাব্বাত সঠিক মহাব্বাত আমাদের অন্তরের জন্য আল্লাহ দান করেন আল্লাহ আমিন আকুল কাউলি হায়াত আস্তাগফির আপনাদের প্রশ্ন থাকলে পাঠিয়ে দেবেন এই প্রশ্ন করছেন খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন প্রথম প্রশ্ন হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন চরিত্র কেন আমরা আলোচনা করব কি ফায়দা রয়েছে কে উত্তর দেবেন বলেন হ্যাঁ। যে আমরা বলতে পারি যে কি পারলৌকিক কল্যাণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনের মধ্যে আমরা পাব সেহেতু এটা আমাদের খানা পিনা সব চাইতে আমাদের এ কি সবকিছুর চাইতে বেশি বড় গুরুত্ব আমার তার চরিত্র সম্পর্কে জানা এবং পড়া এরপরে আমরা প্রশ্ন রাখবো খুব সংক্ষেপে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন দিনটা কি বার ছিল রবিউল কি রবিউল কি আওয়াল না আখের আওয়াল কোন সময় দশটার দিকে যাই হোক কোন জায়গায় মক্কানগরীতে থ্যাংক ইউ কি নাম আপনার এরপরে প্রশ্ন হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে দুধ মা দুধ পান করিয়েছিলেন সেই মার নাম কি ছিল এবং এইভাবে তো হবে না আমি আপনার হাত উঠাবেন আমি যাকে বলবো তিনি বলবেন আর কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাতা আমিনা যখন ইন্তেকাল করেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স কত ছিল হাত উঠাবেন আপনারা ছয় বছর নাম কি তাড়াতাড়ি করছি কারণ সময় কম এরপরে আপনাদের রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কাবাঘর নির্মাণে যখন অংশগ্রহণ করেন তখন তার বয়স কত ছিল পঁয়ত্রিশ বছর এরপরে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর প্রথম যে ওহাই আসে সেই দিনটা কি বার ছিল এবং তার বয়স তখন কত ছিল হ্যাঁ, হ্যাঁ। সোমবার বয়স তখন কত ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমি দুইটা বয়স বলছিলাম একটা হলো চন্দ্রমাস হিসাবে আর একটা হলো ষোলো বছর হিসাবে চল্লিশ বছর কয় মাস হলো না আসান চল্লিশ বছর ছয় মাস বারো দিন আপনার নাম মোহাম্মদ ইনামুল হক এরপরে আমরা আসি প্রথম ওয়াহি নাজে যেটা হয়েছিল সেই ওয়াহি কোন সুরা এবং আয়াতগুলি কি কি ওই পিছনে আয়াতগুলি পড়তে হবে আয়াত পাঁচটি মাশা আল্লাহ কি নাম ভাই আব্দুল হান্নান এরপরে আপনারা প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য যে আয়াত নাজিল হয়েছিল সে আয়াতটি কি প্রথম যে আয়াত নাজিল হয় প্রকাশ্যভাবে দাওয়াত করার জন্য রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে সেই আয়াতটি কি প্রকাশ্যভাবে আমি বলছি প্রকাশ্যভাবে দাওয়াত মানে একেবারে জনসমাবেশে সব জায়গায় দাওয়াত করতে হবে তিনি যে তার জাতিকে ডেকে সভা পর্বতের বললেন যে ঘটনাটি কেউ পারবেন এরপরে রসুল্লাহ সাল্লাম এবং তার জাতি বানু মোত্তালিব এবং বানু হাসিমকে বয়কট করা হয়েছিল এই বয়কটটা কয় বছর ছিল এইভাবে তো হলে হবে না আপনারা ভুল করছেন কেন হাত উঠাবেন আপনারা আমি বলবো পরে আপনারা হাত উঠাবে তো হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি দুঃখের বছর ছিল সেই বছরটা নবুয়াতের কোন শনি একজন হ্যাঁ আপনি একবার বলছেন মনে হয় না বসেন রসুল্লাহ সাল্লামের জীবনে একটি দুঃখের বছর ছিল সেই দুঃখের বছরটা কোন বছরে কোন বছরে নবুয়াতের এবং কেন এবার তো আমার হবে ইনশাল্লাহ ঠিক না সেই বছরটা ছিল নবুয়াতের দশম বছর কারণ ছিল সেই বছরে আবু তালেব যে একমাত্র ব্যক্তি রাসুল্লাহ সাল্লামকে সার্বিক সহযোগিতা করতেন বাইরে প্রতিহত করতেন ঠিক না ডিফেন্স বাহিনীতে তিনি কাজ করতেন আর বাড়িতে তিনি সান্ত্বনা দিতেন মায়া খাদিজা রাজি আল্লাহ তালানহা এই দুইজন ব্যক্তিরই এই দশম বছরে ইন্তেকাল হওয়ার কারণেই ছিল দুঃখের বছর এরপরে হিজরত কিবারে হয়েছিল এবং তারিখটা কত হিজরতের দিন এবং তারিখ যেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে গৃহ থেকে বাইর হলেন হ্যাঁ ছাব্বিশে শহর হ্যাঁ নবুয়তের চোদ্দতম বছর কি নাম ভাই আপনার মাশাল্লাহ হ্যাঁ মমিন একটা হাদিস আছে বন্ধুগণ আল্লাহ রসুল বলছেন যে আমার জন্ম সোমবারে আমি নবুয়াদ পেয়েছি সোমবারে মৃত্যুবরণ করব আমি সোমবারে رسول الله